তো হুজুর সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে দেখো কোন খারাপ ধারণা নিয়ে তোমাদেরকে আমি পছন্দ দেইনি কোন খারাপ ধারণা নিয়ে আমি তোমাদেরকে পছন্দ দেইনি বরং এই জন্য তোমাদেরকে পছন্দ দিছি যে এটা তো এমন মজলিস যে মজলিসের উপরে আল্লাহ তালা ফকর করেন আল্লাহ তালা গর্ব করেন তো মেরে মহতরাম রাস্তার বুজুর্গ সত্যিকারী ইমান আর ইসলাম এমন বড় দৌলত জন্য আমাদের তো উচিত যে আমরাও যেন সবসময় আল্লাহ তালার ادا আদায় করি اللہ تعالی شاہنوں نے مزید احسان فرمایا کہ ہمیں آپ کو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کا امتی بنا دیا حضور کا امتی ہونا یہ بہت بڑے شخص کی بات ہے بہت بڑا افتخار ہے یہ بہت بڑا عزت کی بات ہے کہ اللہ تعالیٰ نے ہمیں سید الانبیاء صلی اللہ علیہ وسلم کا امتی بنا دیا اور یہ امتی ہونا یہ ایسی امت ہے جس کے بارے میں کہا گیا کہ سب سے آخر میں دنیا میں آئی سب سے پہلے جنت میں جائے گی اور اسے اللہ تعالی شانو قیامت کے دن بڑے اعلیٰ مقامات عطا فرمائیں گے حتیٰ کہ انبیاء علیہ السلام کی کرسیوں کے قریب ان کی بعض افراد کی کرسیاں لگوائی جائیں گی یہ حضور کا امت ہی ہونا اس پہ بھی ہم اللہ کا شکر ادا کریں کہ اللہ نے ہمیں بہت بڑی نعمت عطا فرما دی لیے کہ اس احسان کو خود اللہ تعالی شام نے بطور احسان کے جتلایا ہے کوئی چھوٹی چیز دینے پہ کوئی کسی کو جتلایا نہیں کرتا وہ بڑی چیز دے تو جتلا سکتا ہے پھر یہ کہ جس نے دی اس کی حیثیت کیا ہے تو اللہ تعالی شان ہو جس کو بطور احسان کے جتلائیں تو کتنی بڑی نعمت ہوگی اس پہ بھی ہم اللہ کا شکر ادا کریں مگر যে শুধু ইমান ইসলামের দৌলত দান করছে তাই না বরং আল্লাহ তালা আরো এহসান করছেন আমাদের উপর আল্লাহ তালা আরো এহসান করছেন অনুগ্রহ করছেন আমাদের উপরে যে আল্লাহ তালা আমাদেরকে হুজুর সাল্লাহ ইসলামের উন্মত হওয়ার সৌভাগ্য দান করছেন বলেন যে হুজুর সাল্লাহ ইসলাম উন্মত হওয়ার সৌভাগ্য পাওয়া এটা সাধারণ কথা না এটা অনেক বড় কথা এটা অনেক বড় কথা যে উন্মত সম্বন্ধে আল্লাহ তালা আল্লাহ নবী খবর দিচ্ছেন যে এমন উম্মত যারা দুনিয়াতে আসবে সবচেয়ে পরে এবং দুনিয়া থেকে এবং জান্নাতে যাবে সবচেয়ে আগে এত বড় দৌলত এত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করছেন বলেন যে এই জন্যে এর উপরে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে হুজুর সাল্লাহ আলি সাল্লামের উম্মত চালাইছেন বলেন যে এই উম্মতের মর্যাদা এমন হবে যে উম্মতের মধ্যে থেকে অনেকের জায়গা কেমতের ময়দানে অনেক বসার জায়গাটা কেমতের ময়দানে নবীদের পাশে পাশে হবে আল্লাহ তালা ওই উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করছেন বলেন যে যে ইসলাম নামক নিয়ামত পাওয়া তিন নামক নিয়ামত পাওয়া হুজুর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করা এটা আল্লাহ তালা এত বড় এসান যে আল্লাহ তালা এটাকে আলোচনা করছেন যে আমি এত বড় বড় জিনিস তোমাদেরকে দিছি কেউ যদি কোনো সাধারণ জিনিস কাউকে দেয় অনুগ্রহ করে স্নান করে এটার আলোচনা মানুষে করে না কিন্তু অনেক বড় জিনিস যদি দেয় তাহলে সে হক রাখে যে এটা আলোচনা করতে পারে যে আমি তার জন্য এতখানি করছি যদি ইমান আর ইসলাম আর হুসুল্লাহ ইসলাম উম্মত হওয়া কোনো সাধারণ নিয়ামত হইত সাধারণ অনুগ্রহ হইত আল্লাহ তালার পক্ষ থেকে তা আল্লাহ তালা এহসানকে জিতলাইতেন না এহসানের আলোচনা করতেন না এটা যেহেতু অনেক বড় ہندو اور پڑھو نیامت اور پڑھو دولت اللہ এই انہوں نے سامنے آلو سو اللہ تعالیٰ کو سنجابے تمہارے یہی تب کوشش ابھی کہ ان دونوں نسبتوں کا تقاضا کیا ہے اسے سمجھنے کی اسے پورا کرنے کی ضرورت ہے مسلم ہونے کی وجہ سے ہمارے آپ کے ذمے اللہ تعالیٰ کے احکامات کی پابندی ہے اس لیے کہ جب ہم ایمان لے آئے اور اسلام قبول کر لیا تو مسلم ہونے کا تو مطلب یہ ہے کہ ہم نے اپنی گردن اللہ تعالیٰ کے حکموں کے سامنے جھکا دی ہم اپنی مرضی نہیں کریں گے جو اللہ چاہیں گے وہ کریں گے اور اللہ کی چاہت پتہ چلے گی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی مبارک زندگی سے اب یہ کہ مسلم ہونے کی وجہ سے ہمارے ذمے اپنی مرضی چھوڑ کے اللہ اور اللہ کے رسول کی مرضی کو اختیار کرنا ہے جو احکامات ملے جو طریقے بتائے نبی کریم صلی اللہ علیہ وسلم نے ان کی پابندی کے ساتھ زندگی گزارنا اور حضور ولی حضور کا امتی ہونے کی نسبت سے ہمارے ذمے حضور اکرم صلی اللہ علیہ وسلم والی مبارک محنت ہے اس لیے کہ آپ خاتم الانبیاء بنا کے بھیجیں گے آپ کے بعد آپ کی محنت کی ذمہ داری اللہ تعالیٰ نے اس امت کو عطا فرمائی تو حضور کا امتی ہونے کی وجہ سے ہمارے ذمے حضور پاک صلی اللہ علیہ وسلم والی مبارک محنت ہے اور اس محنت کا میدان ایک خاص علاقہ نہیں ایک ملک نہیں سارا جہان ہے اور کیا تک کا زمانہ ہے تو وہ کہ اپنے آپ کو امتی سمجھنے کا مطلب یہ ہے کہ ہم تو سارے جہان کو سامنے رکھ کر اور کیا تک کے زمانے کو سامنے رکھ کے آپ والی مبارک محنت کو اختیار کریں گے میرے مختلف دوست اور بزرگوں کو একটা হলো ইসলামের মতো দৌলত দান করলেন আর একটা হলো হুজুর সাল্লাহ ইসলাম উম্মত বানাইলেন এই বড় বড় এসান দুই এসানের কারণে আমাদের জিম্মায়ও কিছু করণীয় এসে যায় যে আমাদের জিম্মায় কিছু জিনিস আসে যেগুলো আমাদের করতে হবে যেমন আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দান করছেন অর্থাৎ আমরা মুসলমান মুসলমান হওয়ার কারণে আমাদের জিম্মায় হইল আল্লাহ তালার হুকুমত আমাদের জীবনকে চালানো অর্থাৎ ইসলাম যেগুলো করতে বলছেন এগুলোকে করা অর্থাৎ আল্লাহ তালার মানসাকে পুরা করা এবাদত করা আল্লাহ তালার হুকুমের সামনে আমাদের জীবনকে ঢেলে দেওয়া আমাদের নিজেদের খাহাসাত মনে চায় চায় না এগুলোর কোনো সুযোগ যেন আমাদের জীবনে না থাকে যেহেতু আমি মুসলমান এই জন্য আল্লাহ সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী আবার এটা হল মুসলমান হওয়ার কারণে আমাদের জিম্মাদারি মেহনত অর্থাৎ যে হুজুর সাল্লাহ দুনিয়াতে আসছিলেন ওই মেহনতকে আর হুজুর সাল্লাহ মেহনত যেটা এটা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না নির্দিষ্ট কোনো গোষ্ঠী জনপদের সাথে সীমাবদ্ধ না নির্দিষ্ট কোনো দেশ মহাদেশের মধ্যে সীমাবদ্ধ না বরং হুজুর সাল্লাহ আলসালামের মেহনত যেটা এটা সারা দুনিয়ার মানুষের জন্য এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মেহনত এই জন্য সারা দুনিয়াকে সামনে নিয়ে হুজুর সাল্লাহ আলাইসাল্লামওয়ালা মেহনত এটা আমাদের করা এটা হলো হুজুর সাল্লাহ আলাইসাল্লাম উম্মত হওয়ার কারণে আমাদের দায়িত্বে আমাদের জিম্মায় এই জন্য হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মেহনতকে হুজুরওয়ালা তরিকাতে সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে কেমন পর্যন্ত আনেওয়ালা জমানাকে সামনে নিয়ে এই মেহনতকে আমাদের করা এটা হলো আমাদের जिम्मा अब ये कि इन दोनों नस्बतों के जो तकाजे हैं वो पूरे हो जाए اس کے لیے محنت ہے اس لیے کہتے ہیں نا کہ تبلیغ محنت کی محنت ہے یعنی اس بات کی ہم آپ محنت کر رہے ہیں کہ وہ مبارک محنت زندہ ہو جائے جس محنت کے زندہ ہونے پہ اللہ تعالیٰ شرم پورے دین کو زندہ فرما دیں گے تو اب یہ کہ یہ دونوں چیزیں اور اس کے تقاضے ہم پورا کرنے والے بن جائیں حضیر رحمۃ اللہ علیہ سے پوچھا گیا کہ مقصد کیا ہے تو آپ نے فرمایا کہ محنت میں نبی علیہ السلام کا طریقہ زندہ ہو جائے اور زندگی کے شعبوں میں نبی علیہ السلام کے طریقے چالو ہو جائیں اور اس کی صورت یہ ہے اس کی صورت یہ ہے کہ صحیح یقینوں کو زندہ کرنا عبادات کو صحیح نہج پہ لانا حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اخلاق کی مشق کرنا اور اس کے لیے علم و ذکر کی فضاؤں کو عام کرنا یہ وہ بنیادیں ہیں اگر اس پہ محنت کر لی جائے ان بنیادوں پہ محنت کر لی جائے तो दीन भी जिंदा हो जाएगा दीन की मेहनत भी जिंदा हो जाएगी বলেন যে যে দাওয়াত তবলিগের মেহনতের নামে যে মেহনতটা চলতেছে এটা হলো এই জন্যই যে হুজুর ওলা মেহনত জিন্দা হয়ে যায় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন এই মেহনতটা সারা দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায় সারা দুনিয়াতে চালু হয়ে যায় শুধু তাই না এবং হুজুরওয়ালা এই টাকা চাকে পুরা করে হুজুরওয়ালা মেহনত যেটা এটা জিন্দা হয় এই জন্য এই মেহনতটাকে বলা হয় মেহনতের মেহনত অর্থাৎ নবীওয়ালা মেহনতকে জিন্দা করার মেহনত নবীওয়ালা মেহনতকে জিন্দা করার মেহনত যে হুজুর সাল্লাহ ইসলামের তরিকা হুজুর সাল্লাহ ইসলামের মেহনত যেন সারা দুনিয়াতে আম হয়ে যায় সারা দুনিয়াতে আম হয়ে যায় সমস্ত মুসলমান এই মেহনতকে নিজেদের জিম্মায় নিয়ে নেয় নিজেদের দায়িত্ব মনে করে হাজুজি রহমতুল্লাহ আলীকে যখন এই কথাটা ব্যাখ্যা জিজ্ঞাসা করা হল হাজুজি রহমতুল্লাহ তখন বললেন যে এ কথাটার অর্থ হলো এই যে নিজের হুজুরওয়ালা মেহনত সারা দুনিয়াতে জিন্দা হয় আর হুজুরওয়ালা তরিকে আমার জীবনে জিন্দা হয় অর্থাৎ হুজুরওয়ালা মেহনতকে সারা দুনিয়াতে চিন্তা করার জন্য মেহনত করব এবং হুজুরওয়ালা তরিকা অর্থাৎ হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যে সমস্ত আমালের সাথে জীবনযাপন করছেন ওই আমালগুলো আমার প্রত্যেকের আমাদের প্রত্যেকের জীবনে চিন্তা হয়ে যায় যখন নাকি হজরত হজরজি রহমতুল্লাহ আলাইকে এ কথা জিজ্ঞাসা করা হয়েছিল হজরজি রহমতুল্লাহ বলছিলেন যে অর্থ হইলেই আমাদের একিনকে সহি করা আমাদের এবাদতকে সহি নেহেজের উপরে সহি তরিদের উপরে আনা আর শরীর তরিকা ওইটা এবাদতের শহীদ তরিকা ওইটা যেইভাবে হুজুর সাল্লাহ আলাইসালাম এবাদগুলো ইবাদত কেউ করছেন হুজুর আল্লাহ আখলাকের বাস্ক করা এবং এলম জিকিরকে হাত সবার মধ্যে চিন্তা করা এলম জিকিরের মেহানত করে এলম জিকিরকে জীবনের হার সবার মধ্যে চিন্তা করা এটা হল মেহানত এই জিনিসটা আমাদের ভিতরে আসতে হবে আমাদের কিছুই করতে হবে আমাদের এবাদতের সহি নিজের উপর সেটার জন্য চেষ্টা করতে হবে এবং হুজুরুল আখলাক জিন্দা করার জন্য মেহনত করতে হবে হুজুরুল আখলাক আমার ভিতরে আসার জন্য মেহনত করতে হবে এবং এলম জিকিরকে ব্যাপক আকার ব্যাপকভাবে এলম জিকিরের চর্চা শুরু হয়ে যায় এটার জন্য মেহনত করা লাগবে এই জন্য আমাদের জিম্মা হলে যে টাকা জগলানকে পুরা করা নিজের জীবনের জন্য যেটা আনার কথা এটা নিজের জীবনের জন্য আনা বাকি সারা দুনিয়ার মানুষকে মেহনতের উপরে উঠানোর জন্য মেহনত کرا پہلے محنت زندہ ہوگی پھر دین زندہ ہوگا لیکن ہر مہینے سے دین زندہ نہیں ہوگا جس طریقے سے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم محنت فرمائی جب آپ والے طریقے پہ محنت کی جائے گی آپ والے درد و غم کے ساتھ آپ والی قرب کے ساتھ تو اس پہ اللہ تعالیٰ شاہ اپنی قدرت سے دین کو زندہ فرمائیں گی کہ دین تو اللہ اپنا زندہ کرے گا صلی اللہ علیہ وسلم والی مبارک محنت آپ ہی کے طریقے پہ آپ والے درد و غم کے ساتھ فکر کے ساتھ تو اب یہ کہ آپ والی مبارک محنت میں جیسے ہم آپ بزرگوں سے بارہ سنتے ہیں کہ آپ نے جو سب سے پہلے جو محنت فرمائی وہ یقینوں کو درست کرنے کی محنت فرمائی ہم بھی آپ کی اتباع میں سب سے پہلے یقینوں کو درست کرنے کی محنت کریں گے তো বলেন যে এই জন্য আমাদের জিম্মাই হইল দিন দিনের উজুদ দিনের অস্তিত্ব এটা নির্ভর করে মেহনতের উপরে যখন মেহনত হবে দিনের মেহনত হবে তখন দিন যেতে হবে কিন্তু সব রকমের মেহনতের দ্বারা দিন জিন্দা হবে না ওই মেহনতের দ্বারা জিন্দা দিন জিন্দা হবে যে মেহনত হুজুর সাল্লাহ আলাইস্লামের তরিকা সম্বলিত মেহনত অর্থাৎ হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে মেহনত করছেন ওইভাবে মেহনত করার দ্বারা হলো দিন জিন্দা হবে এই জন্য আমাদের জিম্মায় হলো হুজুর সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী মেহনতকে করা হুজুর সাল্লাহ আলী সাল্লামের মেহনতের তরিকা কি ছিল সর্বপ্রথম হুজুর সাল্লাহ সাল্লাম কি মেহনত করছে কিসের উপরে মেহনত করছেন হুজুর সাল্লাহ সাল্লামের সর্বপ্রথমের মেহনত ছিল একিনকে ঠিক করার মেহনত একিনকে ঠিক করার মেহনত এই জন্য আমাদের সকলের জিম্মায়ও প্রথমে আমাদের একিন ঠিক হয়ে যায় একিন দুরুস্ত হয়ে যায় আল্লাহ তালার যাতে করে একিন আল্লাহ তালা কুদরতের ওর একিন আমাদের জমে যায় বসে যায় এটার জন্য এখান থেকে আমাদের মেহনতকে শুরু করতে হবে कहते कि इस कलमे वाले यकीन इसकी हैसियत दीन में ऐसी है जैसे कि जिम्मेदारी के लिए जमीन की हैसियत है एक आदमी ज़रात करना चाहता है تو بنیادی چیز زمین ہے اس کے ساتھ چند چیزیں اور چاہیے محنت کرنے کے لیے لیکن اگر کسی کے پاس زمین نہیں تو وہ زراعت کا منصوبہ تو نہیں بنا سکتا ایسے ہی پورا دین وجود میں آ جائے تو اس کے لیے سب سے پہلے ہمیں اس کرنے والے یقین کو حاصل کرنے پہ محنت کرنی پڑے گی جب جتنا اتنا یہ زمین تیار ہوتی چلی جائے گی اتنا اس میں استعداد پیدا ہوگی پھر ہر چیز کو لینے کی ہر چیز کے اگانے کی تو سب سے پہلی محنت وہ یقینوں کو درست کرنے کی ہے اور یقینوں کو درست کرنے سے کیا مراد ہے کہ ہمارے دلوں سے اللہ کے علاوہ جو کچھ ہے اس سب کا یقین نکلتا چلا جائے اس لیے کہ اللہ تعالیٰ شہر و خالق ہے اللہ تعالیٰ جو کچھ ہے سب مخلوق ہے اور وہ اللہ تعالیٰ نے پیدا فرمائی تو وجود میں آئی اگر اللہ تعالیٰ پیدا نہ فرماتے تو کوئی مخلوق خود سے وجود میں آ بھی نہیں سکتی تھی یہ آسمان زمین جو کچھ اس کے اندر ہے اور جو کچھ زمینوں کے نیچے ہے جو کچھ پانیوں کی تہوں میں ہے جو کچھ آسمانوں سے اوپر ہے جو چیز جس شکل میں ہے وہ سب اللہ کے پیدا کرنے سے پیدا ہوئی اور وجود میں آئی اگر اللہ تعالیٰ نہ چاہتے تو خود سے وجود میں آ بھی نہیں سکتی اب کیسی عجیب بات ہے کہ جو کچھ اللہ نے پیدا کیا اس کے ساتھ ہونے سے ہمیں اطمینان ہو جاتا ہے کہ ہمارا کام بن جائے گا ہماری ضرورت پوری ہو جائے گی اور وہ اللہ جس نے سب کچھ پیدا کیا اور اس کے ساتھ ہونے سے ہماری ضرورتیں پوری ہوگی ہمارے کام بنے گے ہمارے مسئلے حل ہوں گے آج یہ چیز دلوں سے نکلی ہوئی ہے تو محترم دوستوں سب سے پہلے ہمیں اس پہ محنت کرنی پڑے گی کہ اللہ کے علاوہ جو کچھ ہے اس سے ہونے کا یقین ہمارے دلوں سے نکلتا چلا جائے اور ایک اللہ پاکی ذات عالی سے ہر حال میں اور سب کچھ ہو جانے کا یقین ہمارے دلوں میں آتا چلا جائے তো বলেন যে হজুর সাল্লাহ ইসলামের মেহনত সর্বপ্রথম ছিল এই একিনকে ঠিক করার মেহনত সালমান আর কিন আমাদের দিনের মধ্যে পয়দা হয়ে যায় যেমনিভাবে মেশাল শুরু বলা যায় যে কোন মানুষের যদি কলমাওলা একিন ঠিক না হয় তা বাকি দিন পুরা করার পুরো দিন তার ভিতরে আসার কোনো সুযোগ নাই যেমনিভাবে কোনো মানুষ যদি ক্ষেত খামার করতে চায় ফসল উৎপাদন করতে চায় শাকসবজি উৎপাদন করতে চায় তাহলে তার জন্য সর্বপ্রথম জরুরি যে জিনিসটা হবে সর্বপ্রথম প্রয়োজনীয় যে জিনিস যে জিনিসটার প্রয়োজন দেখা দিবে সেটা হল জমিনে কিছু জায়গা জমি লাগবে তার জায়গার জমি যদি না থাকে তাহলে সে ফসল উৎপাদন করবে কোথায় যেন সর্বপ্রথম জরুরি জিনিস হল জমি জায়গা যখন নাকি জমিন হয়ে যাবে কিছু জমিন তার হস্তগত হবে কিছু জমিন সে পাবে আর জমিনের উপরে সঠিকভাবে সে মেহনত করবে তখন বিভিন্ন রকমের গাছপালা ফলমূল ফসলাদি এগুলা উৎপাদন হতে থাকবে কিন্তু জমিন শক্ত জমিন ছাড়া এগুলো উৎপাদন হওয়ার কোনো সুযোগ নেই অনুরূপভাবে পুরা দিন যদি পুরা দিন উজুদে আসুক এটা যদি আমরা চাই তো সর্বপ্রথম কালমাওয়ালা একই যেটা জমিন সাদৃশ্য এটা আমাদের জন্য জরুরি এটা আমাদের দরকার হবে বলেন যে বর্তমানে তো আমরা সকলেই একটা জিনিসের উপরে আমাদের সকলেরই ধারণা যে এটা যদি হয়ে যায় তাহলে আমার সমস্ত জরুরত পুরো হয়ে যাবে কাম হয়ে যাবে কামিয়াব হয়ে যাব সেটা হল যে চিজ আসবাব বস্তু অথচ এই চিজ আসবাব বস্তু এই সবই আল্লাহ তালার মকলুক শুধু এগুলোর না আসমান এবং আসমানের নিচে জমিন এবং জমিনের নিচে পানি এবং পানির নিচে এবং পানির উপরে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব হিলে মতলব মানে আল্লাহ তালা বানান এ মতলব এ বেচারা এগুলো এমনই দুর্বল এমনই অক্ষম যে আল্লাহ তালা যদি না বানাইতেন এর কোনোটাই নিজে নিজে জন্ম নিতে পারত না মাতলুক বলা হয়েছে এই জন্যই যে আল্লাহ তালা আল্লাহ তারা সৃষ্টি করছেন তাই তারা অস্তিত্বের রূপ ধারণ করছে আমরা দেখতেছি যদি আল্লাহ তালা সৃষ্টি না করতেন তাদের অস্তিত্বের কল্পনাও করা যাইত না আর আমরা এগুলো দেখতেও পারতাম না কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের দুর্ভাগ্য যে আমরা এটার পিছনে এমনভাবে আমরা পড়ছি আর এমন বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে হয়েছে যে এটা যদি হয়ে যায় অমক মকলুক যদি আমি পেয়ে যাই তোমার তখন আমার কাম হয়ে যাবে মেরে মোহতরাম দোস্তর যুগ যেটা নিজেই এমন মহতাজ যেমন দুর্বল যে নিজে নিজে জন্ম নিতে পারে না আল্লাহ তালা জন্ম দেবেন এর উপরে সে নির্ভরশীল তাহলে তার দ্বারা আমার কাজ কি করে হবে আর যে মখলুকের দ্বারা আমার কাজ হয়ে যাবে বলে চিন্তা করতেছি তাহলে যে আল্লাহ তালা এই মখলুককে বানাইলেন তার উপরে যদি আমার একদিন সহি হয়ে যায় তার সাথে যদি আমার তাল্লুক পয়দা হয়ে যায় তাইলে আমার কামটা কেমন হবে তো মেরে মহতারা অন্তস্থ বুজুর্গ আমাদের দিলের মধ্যে থেকে এই কথাটা বের হয়ে গেছে যে আল্লাহ তালাই সব কিছু করেন আল্লাহ তালা করতে পারেন এই কথাটা আমাদের দিলের মধ্যে থেকে বের হয়ে গেছে বরং মখলুকের মখলুকের উপরই একই না বিশ্বাস আমাদের দিলের মধ্যে আসছে এই জন্য কেউ যদি নিজের জীবনে দিনকে পরিপূর্ণভাবে আনতে চায় সারা দুনিয়ার মানুষের মধ্যে দিন পরিপূর্ণভাবে আসুক এটা যদি কেউ চায় তাহলে তার জন্য জরুরি হল যে সে যেন ওই নবীর নবীওয়ালা তরিকা যেটা একিমকে ঠিক করার মেহনত কলমালা একিমকে বানানোর মেহনত সে যেন করে আমরা যখন একিমকে ঠিক করার মেহনত করবো নবীওয়ালা তরিকাতে করব এবং কলমাওয়ালা একিন আমার দিলের মধ্যে আনার জন্য মখলুক থেকে না হওয়ার একিম খালেকের থেকে হওয়ার একিম দিলের মধ্যে বসানোর জন্য যখন আপনার আমি চেষ্টা করবো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ তখন আমি নবমী তরিকাতে নবীওয়ালা মেহনতকে شروع کر যেটা আমাদেরকে আস্তে آستے آستے দিন দিন পরিপূর্ণ হওয়ার দিকে আমাদেরকে নিয়ে যাবে کے یقین کہتے ہیں دل میں اتر جانے کو یعنی ہمیں محنت کر کے اپنے دلوں میں اس بات کو اتارنا ہوگا کہ اللہ خالق ہے اور اپنی قدرت سے خالق ہے اور اپنے خالق ہونے میں مخلوق میں سے کسی کے ذرا برابر محتاج نہیں ہے اللہ تعالیٰ پیدا کرنے میں بہت بڑے ہیں بہت بڑے ہیں ہم آپ کو چیز بنانا چاہیں اگر اس کا مادہ نہ ہو میٹیریل نہ ہو تو ہم بنا نہیں سکتے اللہ تعالیٰ شانو کسی چیز کے پیدا کرنے میں کسی چیز کے محتاج نہیں ہے جب اللہ تعالیٰ نے آسمانوں کو بنانے کا ارادہ کیا تو یہ بات نہیں کہ پہلے آسمانوں کا میٹیریل بنایا اس سے آسمان بنائے پریاس اپنی قدرت سے سات آسمان بنا دیے پریاس اپنی قدرت سے سات زمینیں بنا دیے سمندر بناتی ہے پہاڑ بناتی ہے اور جو کچھ یہ کائنات میں ہمارے علم رہی ہے یا نہیں ہے یہ سب کچھ اللہ تعالیٰ نے بنایا اپنی قدرت سے بنایا تو یہ کہ جو کچھ بنا ہوا ہے یہی اللہ کی قدرت نہیں ہے یہ تو اللہ تعالیٰ کی قدرت کا ایک چھوٹا سا ذرہ ہے اللہ تعالیٰ کی قدرت لا محفوظ ہے محفوظ ہے یہ سات آسمان ہے اللہ تعالیٰ کہیں تو ایسے ہزاروں لاکھوں آسمان اور پیدا فرما دیں یہ سات زمینیں ہیں اللہ تعالیٰ چاہے تو ایسے اور پیدا کر دیں ایسے کروڑوں سورج اور پیدا کر دیں ایسے لاکھوں کروڑوں چاند اور پیدا کر دیں اور دوستو اللہ اللہ پاک کی قدرت لامحدود محدود ہے وہ اپنی ہر صفت میں اللہ پاک کی ہر صفت اس کا کوئی کنارہ نہیں ہے لامحدود محدود ہے تو اللہ ہی پیدا کرنے والے ہیں اور پھر ساری کرا کے مالک بھی اللہ ہے جو دعوے کرتے ہیں یہ چیز میری یہ فلاں میرا میرا میرا یہ سب مجازی دعوے ہیں اس کائنات کا اور جو کچھ زمین و آسمان کے اندر ہے اللہ تعالیٰ کتنا بار بار اس کو دوہراتے ہیں اور اس کو فرماتے ہیں کہ جو کچھ آسمانوں میں ہے جو کچھ زمینوں میں ہے جو کچھ اللہ سب اللہ ہے ملکیت وہ تو اللہ کی ہے خالق بھی اللہ ہے مالک بھی اللہ ہے اس سارے نظام کو چلانے والے بھی اللہ ہے یہ سارا نظام جو کا چل رہا ہے یہ اللہ تعالیٰ ہی چلانے والے کوئی مدد نہیں کرے یہ سورج کا نکلنا سورج کا ڈوبنا چاند کا کٹنا چاند کا بڑھنا رات کا آنا دن کا آنا موسموں کی تبدیلی پھر بادلوں کا سمندروں سے اٹھانا ہواؤں پر لے کے چلنا پھر جہاں اللہ تعالیٰ چاہتے ہیں جتنی چاہتے ہیں اتنی بارش کا برسنا اور پھر بارش کے سے مردہ زمین کا زندہ کرنا یہ سب کرنے والا کون ہے وہ اللہ ہی تو ہے اللہ کے سوا کو کر سکتا ہے کوئی نہیں کر سکتا تو وہی سارے نظام کو چلانے والا ہے اور وہی ساری مخلوقات کو پالنے والا ہے رب رب ہر چیز کو اس کی ابتدا سے لے کے اس کے عروج اور کمال تک پہنچانے کے لیے جو اس کی ضرورت ہے اس سب کی ضرورتوں کو مہیا کروا کے اللہ تعالی شاہ رخ اس کی پرورش کرتے ہیں تربیت کرتے ہیں اور اس اس کے کو عروج اور کمال تک پہنچاتے ہیں دنیا میں کتنے شیر ہیں کون سے شہر دنیا کے کس کونے میں ہے کس جزیرے میں ہے کس پنجرے میں ہے اللہ تعالیٰ اسے جانتے بھی ہیں اور اس کی ضرورت مہیا فرماتے ہیں اس کی تربیت بھی فرماتے ہیں دنیا میں کتنے ہاتھی ہیں ایک ہاتھی کے ایک میں کتنا راشن ہے یہ اللہ ہی کے علم ہے اور جتنے ہاتھی ہیں دنیا بھر میں اللہ سب کو پالتے ہیں ایک چھوٹی سی مخلوق ہے چیونٹی چھوٹی سی دنیا میں کتنی چیونٹیاں ہیں حکومتیں مل کے گننا چاہیں تو گن سکتی ہیں نہیں گن سکتی کون سی چونکہ دنیا میں کس سوراخ ہے اللہ تعالیٰ شہروں سے جانتے بھی ہیں اس چھوٹی سی چونکی کی کیا ضرورت اور حاجت ہے اللہ تعالیٰ وہ بھی جانتے ہیں اور اس کو اس کی ضرورت مہیا فرما کر اس کو بھی پالتے ہیں رب کون ہے اللہ ہے وہ خالق بھی ہے مالک بھی ہے مدبر بھی ہے رب بھی ہے اور اس سارے کائنات میں اسی کا ارادہ چلتا ہے جو اللہ چاہتے ہیں وہ ہو جاتا ہے चाहते वो नहीं हो তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু খালেক আল্লাহ তালা আল্লাহ তালা কিভাবে বানাইছেন আপন কুদরতের দ্বারা বানাইছেন আপন কুদরতের দ্বারাই বানাইছেন এমন না যে আল্লাহ তালা যখন আসমানকে বানাইতে চাইলেন তখন আসমান বানানোর জন্য যা যা কিছু দরকার এগুলো প্রথমে জোগাড় করলেন তারপর আল্লাহ তালা আসমানকে বানানো শুরু করলেন এবং আসমানকে বানাইলেন এমন না আল্লাহ তালা আপন কুদরতের দ্বারাই বানাইছেন আল্লাহ তালা খালে সমস্ত মখলুকদের বানানেওয়ালা আপন কুদরতের দ্বারাই বানানো আল্লাহ তালা আপন কুদরতের দ্বারাই নিজে খালেন আল্লাহ যে খালেক তাও আপন কুদরতের দ্বারাই খালেক জমিনকে আল্লাহ তারা বানাইছে আপন কুদরতের দ্বারাই বানাইছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তালা আপন কুদরতের দ্বারাই বানাইছে আল্লাহ তালা আপন কুদরতের দ্বারাই বানাইছে বলেন যে বলেন যে এটি তাহলে এই হলো আল্লাহ তালার কুদরতের পরিমাণ যে যে কুদরত পরিবারে কুদরত আল্লাহ তালার কাছে ছিল সেটা দিয়ে আসমান বানাইছেন জমিন বানাইছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে আল্লাহ পাহাড় পর্বতকে নদী নালাকে আল্লাহ তালা বানাইছেন এই হলো আল্লাহ তালার মোট কুদরতের পরিমাণ না এটা আল্লাহ তালার কুদরতের সামান্যতম একটা অংশ সামান্যতম একটা অংশ জন্য ভাই আল্লাহ তালাই খালেক এবং আপন কুদরতের দ্বারাই খালেক আল্লাহ তালা এই মখলুক গুলানকে যে কারো কোনো সাহায্য নেন নাই এখন তিনি শুধুমাত্র আপন কুদরতের দ্বারা বানাইছেন বলে যে আল্লাহ তালা মালিক আল্লাহ তালাই প্রকৃত পক্ষে মালিক কোরআন এবং হাদিসের মধ্যে বহু জায়গায় কথা বলা হয়েছে সব কিছুর মালিক আল্লাহ তালা আসমানের মালিক আল্লাহ তালা জমিনের মালিক আল্লাহ তালা আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তালা চন্দ্র সূর্যের মালিক আল্লাহ তালা আল্লাহ তালাই প্রকৃতপক্ষে মালিক বলেন যে যে আমরা যে বিভিন্ন জিনিসের মালিকানার দাবি করি বলে যে এটা হলো ভুল মালিক প্রকৃত মালিক আল্লাহ তালা প্রকৃত মালিক হলেন আল্লাহ তালা এবং এই সমস্ত মখলুক সমস্ত মখলুক আসমান আসমানের উপরে জমিন জমিনের নিচে জমিনের উপরে আসমানের নিচে পানিতে পানির নিচে গাছপালা চন্দ্র সূর্য এই সব কিছুর ব্যবস্থা করাও আল্লাহ তালা করে আল্লাহ তালা আসমানকে বানাইছেন আসমানকে আল্লাহ তালা ধরে রাখছেন ঝুলন্ত অবস্থা রয়েছে জমিনকে বানাইছেন জমিন পানির উপরে ভাসতেছে এই চন্দ্র সূর্য আল্লাহ তালা বানাইছেন এবং চন্দ্র সূর্য দৈনিক সূর্য উদিত হয় আবার দিন শেষে অস্তমিত হয় ডুবে যায় এটা আল্লাহ তালের ব্যবস্থা করেন এ চন্দ্র উঠে চন্দ্র আস্তে আস্তে বাড়ে পরিপূর্ণ হয় আবার কমে আবার শেষ হয়ে যায় আবার নতুন চন্দ্র উঠে এটা আল তদ্বির কে করেন ভাই আল্লাহ তালাই করেন ভাবেই করেন কারো সাহায্য সহযোগিতা ছাড়াই আল্লাহ তালা করেন হ্যাঁ দুনিয়াতে যত বাঘ আছে যত সিংহ আছে এই কোন বাসটা কোন জঙ্গলে আছে কোন সিংহটা কোন দ্বীপে আছে এটা আল্লাহ তালা জানে এবং তার জন্য কি কি দরকার এটার ব্যবস্থা আল্লাহ তালা করেন তার তরবিয়ত আল্লাহ তালা করেন তার যা যা প্রয়োজন আল্লাহ তালা এই প্রয়োজনকে প্রয়োজনের ব্যবস্থা করে দিয়ে এই তরবিয়ত আল্লাহ তালা করেন বলেন যে একটা হাতি কি পরিমানে খায় এটা আল্লাহ তালা জানেন এবং ওই পরিমাণটার ব্যবস্থা আল্লাহ তালা করে মোদাব্বের আল্লাহ তালা খালেক আল্লাহ তালা মালিক আল্লাহ তালা মোদাব্বের আল্লাহ তালা বলে যে দুনিয়াতে কিবড়া ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা জীব দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয় মিলে একমত হয় যে দুনিয়াতে মোট পিঁপড়ার সংখ্যা কত এতে গণনা করবে কি বললাম গুণে শেষ করতে পারবে অথচ আল্লাহ তালা সংখ্যা তো তাও জানেন দুনিয়ার কোন জায়গায় কোন জায়গায় কোন গর্ভে কতগুলো পিঁপড়া আছে এটাও আল্লাহ তালা জানে এবং তার কি কি প্রয়োজন এই প্রয়োজনও আল্লাহ তালা জানে এবং ওই প্রয়োজনটা সময় মতো কখন প্রয়োজন হবে এই সময় মতো ব্যবস্থা আল্লাহ তালা করে বলে যে আল্লাহ তালা হোক খালেক আল্লাহ তালা সবকিছু বানাইছে আপন কুদরতে তারা বানাইছে মালিক আল্লাহ তালা মুদাফের আল্লাহ তালা তরবিয়ত করেন আল্লাহ তালা ব্যবস্থা করেন আল্লাহ তালা রবও আল্লাহ তালা আল্লাহ তালাই সব কিছুকে ব্যবস্থা করেন সব কিছুকে লালন পালন আল্লাহ তালাই করেন মেরে মুখতরা দস্তা বুজুর্গ এই জন্য এই আল্লাহ তালা একই দিলের মধ্যে বসানো বলে যে একই কাকে বলে একই হলো যেটা দিলের মধ্যে যে বসে ওইটা হলো একই আল্লাহ তালা সম্বন্ধে যার দিলের মধ্যে বসছে তার হলো আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা একই তার হাসিল হয়েছে একই হলো দিলের মধ্যে যে বসার নাম এই জন্য আমাদের মেহনতের দ্বারা মাকসাদ হইল যে এই আল্লাহ তালার রাতের একইন আমাদের দিলের মধ্যে যে বসে اس بات کو ماننا آسان ہے کہ آسمان اللہ نے بنائے زمینیں اللہ نے بنائی سورج چاند ستارے اللہ نے بنائے اس پہ زیادہ زور نہیں لگانا پڑتا آدمی جو آ کے اٹک جاتا ہے وہ اس بات پہ کہ جو حالات دنیا میں آ رہے ہیں ایک فرد پہ ایک خاندان پہ ایک قوم پہ پوری دنیا میں یہ حالات بھی اللہ ہی کی طرف سے آتے ہیں اچھے حالات برے حالات خوشی کے غم کے نفع کے نقصان کے عزت کے ذلت کے کامیابی کے ناکامی کے یہ جتنے حالات ہیں فرد پہ یا اجتماعی طور پہ یہ سب حالات کے خالق بھی اللہ ہے سب حالات کے خالق بھی اللہ ہے اللہ ہی عزت دیتے ہیں ذلت بھی اللہ ہی کی طرف سے آتی ہے کامیابی ناکامی خوشیاں غم سب اللہ کی طرف سے ہے سب انسان جہاں سے اپنی زندگی کا بننا بگڑنا سمجھتا ہے اسی کو دیکھ کے چلتا ہے اگر خدا راستہ ہمارے دل میں یہ ہوگا کہ کامیابی مال سے ملے گی عہدے سے ملے گی ڈگری سے ملے گی جائیداد سے ملے گی کارخانے سے ملے گی حکومت سے ملے گی تو پھر انسان اس کو دیکھ کے چلے گا اگر دل میں یہ بات ہوگی یہ سب کچھ اللہ کی طرف سے ہے تو پھر ہم اللہ کو دیکھ کے چلیں گے آج ہماری دوڑ جو مخلوق کی طرف لگ رہی ہے اس کی بنیادی وجہ کیا ہے کہ ابھی ہمارے دلوں میں اللہ پاک کی جاتے آنے سے ہونا اترا نہیں ہے اترا نہیں ابھی جو دلوں میں مخلوق سے ہونے کی بات دلوں میں اتری ہوئی ہے اس لیے ہماری دوڑ صبح سے شام تک یہ ہر آدمی اپنے آپ کو دیکھے کہ صبح سے شام تک جہاں جہاں ہم محنت کر رہے ہیں جان کھپا رہے ہیں تو اس کے پیچھے کیا چیز ہے کیا چیز ہمیں وہاں لے کے جا رہی ہے تو تو اصل وہاں سے زندگی بننے کا یقین ہمیں لے کے جا رہا ہے یہ یہ غلط یقین ہے اس غلط یقین کو دل سے نکال کر اس بات کا یقین دل میں اتارنا ہے کہ سب کچھ کرنے والی جات ایک اللہ کی جات ہے اللہ سے ہوتا ہے اللہ کے غیر سے اللہ کے ارادے کے بغیر نہیں ہوتا جتنا اتنا اللہ سے ہونا دلوں میں اترتا چلا جائے گا اور حالات بھی اللہ کی طرف سے آتے ہیں اللہ ہی کے بنانے سے میری زندگی بنے گی اللہ کے بگاڑنے سے زندگی بگڑ جائے گی جتنا یہ بات دل میں اترتی چلی جائے گی اتنی ہماری دوڑ اللہ کی طرف لگنے لگے گی پھر اللہ کو لے کے چلنے والے بنے گے چیزوں کا محتاج نہیں بنایا مال کا ملک کا حکومت و دیکھا دلی اداد کا کرخانے کا بلکہ اس کے لیے اللہ تعالیٰ شاہ نے اپنے پیارے حبیب صلی اللہ علیہ وسلم کے جسے ہمیں ایسے اعمال ادا فرما دیے زندگی گزارنے کے ایسے طریقے ادا فرما دیے اگر ہم ان کی پابندی کے ساتھ چلیں گے ان کو دیکھ کے چلیں گے تو اللہ تعالیٰ شاہ ہمیں آخر پہ بھی کامیاب فرمائیں گے دنیا میں بھی کامیاب فرمائیں گے یہ اللہ کا کرم ہے تو اگر اللہ تعالیٰ شانو کامیابی کو مال کے ساتھ جوڑ دیتے تو دنیا میں سب تو مال والے نہیں ہو سکتے دنیا میں اکثریت غریبوں کی ہے اگر کامیابی مال میں ہوتی تو پھر تو دنیا کی اکثریت انسانوں کی اکثریت ناکام ہو جاتی ہے اگر اللہ تعالیٰ شاہ کامیابی کو عزت کو اطمینان کو عہدوں کے ساتھ جوڑ دیتے تو عہدوں عہدے تو اور بھی تھوڑے ہوتے ہیں انسانوں کی اکثریت ناکام ہو جاتی ہے یہ اللہ کا فضل ہے اللہ کا کرم ہے کہ اللہ تعالیٰ نے ہماری کامیابی کو حضور اکرم صلی اللہ علیہ وسلم والے آباد کے ساتھ جوڑا ہے آباد کرنے کا سرمایہ اللہ نے ہر شخص کو دے رکھا ہے غریب سے غریب اور مریض سے مریض جس کے پاس دنیا کے اعتبار سے کچھ بھی نہیں وہ بھی آباد کو اختیار کر کے اللہ تعالیٰ شہروں سے دنیا کی زبردست کامیابیوں کو حاصل کر سکتا ہے کامیابیوں کو حاصل کر سکتا ہے یہ اللہ کا کرم ہے اللہ کا کرم ہے کہ اللہ تعالیٰ نے ہماری کامیابی کو آواز کے ساتھ جوڑ دیا اس لیے موت بزرگ دوستوں اس یقین کو دل میں اتارنا ہوگا کامیابی چیزوں میں نہیں حضور اکرم صلی اللہ علیہ وسلم والے مبارک آباد میں جتنا اتنا یہ بات میں اترے گی وہ اتنا پھر ہماری محنت محنت کرو خود بدلتا چلا جائے گا پھر ہم چیزوں کی محنت کم کریں گے آباد کی محنت زیادہ کریں گے বলেন আজকের যে আমাদের ধারণা যে কামিয়াবি হল মালের মধ্যে কামিয়াবি মন্ত্রের মধ্যে কামিয়াবি ডিগ্রির মধ্যে এই পরিমাণ মাল হয়ে গেলে আমি কামিয়াব হয়ে যাব রাজত্বের মালিক হয়ে আমি কামিয়াব হয়ে যাব এই ডিগ্রি অর্জন হলে আমি কামিয়াব হয়ে যাব মেনে মস্তরাম দস্কর বুজুর্গ এটা হলো গলত থেকে আল্লাহ তালা কামিয়াবি কোন মালের মধ্যে রাখেন নাই কামিয়াবি কোনো মূল হাসল করার মধ্যে রাখেন নাই আমি এ কোনো ডিগ্রি আর পড়ার মধ্যে আল্লাহ তালা রাখেন নাই আমি এ রাখছেন আল্লাহ তালা দিনের মধ্যে বলেন যে কথাটা তো আজকে আমরা সহজেই মানি মানাটা খুব সহজ যে আসমান আল্লাহ তালা বানাইছেন জমিন আল্লাহ তালা বানাইছেন চন্দ্র সূর্য আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালা চাইলে আরো লক্ষ লক্ষ চন্দ্র সূর্য আপনি আপন কুদরতের দ্বারা বানাইতে পারতেন লক্ষ লক্ষ আসমান আল্লাহ তালা বানাইতে পারতেন বলেন যে এই কথাটা তো আমাদের জন্য মানা সহজ হয়ে যায় কিন্তু কিছুদিন একটা জিনিস এমন আছে যেটা আমরা মানা আমাদের জন্য খুব কঠিন যেমন হালাল সমস্যা আছে কোন ব্যক্তির উপরে কোন পরিবারের উপরে কোন এলাকায় কোন অঞ্চলে কোন দেশে সমস্যা সৃষ্টি হয় এটাও যে আল্লাহ তালা করেন এটা যদি আল্লাহ তালা ফয়সালা অনুযায়ী হয় এটা আমাদের জন্য মানা খুব কঠিন এটা আমাদের চুক্তিতে ধরে না এটা আমরা মানতে পারি না এটা আমরা মানতে পারি না মেরে মেরে মুখতারাম যুগ যেমনি ভাবে আল্লাহ তালা আসমান বানাইছেন আল্লাহ তালা জমিন বানাইছেন কারণ আজ পর্যন্ত কোন মানুষ এই কথাটা এই কথাটা দাবি করে নাই যে আমি আসমান বানাইছি আমি জমিন বানাইছি এই জন্য এগুলো আপনার আল্লাহ তালা বানাইছেন এটা স্বীকার করা সহজ কিন্তু হালাত এই অবস্থা সমস্যা এটা যে আল্লাহ তালা করেন এটা আমাদের জন্য মানাটা কঠিন আরে আসমান ইন্দ্রিয়েছে জমিনের উপরে যা কিছু আছে সবই তো মাফল এই সমস্যা যেটা এটা তো আসমানের নিচে আর জমিনের উপরেই এটাও মাফল এটাও আল্লাহ তালার বানানো এটা আল্লাহ তালা এটাও আল্লাহ তালার বানানো যখন মানুষ এই কথাটা রেকিং করবে যে হালাত নিজে নিজে আসতে পারে না নিজে নিজে আসার কোন শক্তি তার নাই আল্লাহ তালা যখন যেখানে যে হালাত যে সমস্যার সৃষ্টি করতে চাইবেন যে অবস্থায় রাখতে চাইবেন ওইখানে ওই অবস্থারই হবে ওই হালাতই হবে ওর ব্যতিক্রম হইতে পারে না এই হালাত আল্লাহ তালারই বানান চাই ভাবে হোক চাই ভাবে হোক মেরে মত্তরা আন্তস্তর বুজুর্গ এটা আল্লাহ তালার বানানো আল্লাহ তালা যদি চান বিভিন্ন হালাতের সম্মুখীন হয় মানুষ কারো উপরে ইজ্জতের হালাত আসে কারো উপর জিল্লতির হালাত আসে কারো উপরে সুখের হালাত আসে কারো উপর দুঃখের হালাত আসে পেরেশানি আসে মেনে আনে আসে যে হালাত এটা আল্লাহ তালারই বানানো এইটা উপরে বিশ্বাস করা এই কথাটা বিশ্বাস করা আমাদের জন্য কঠিন কঠিন কেন কারণ হলো এখন পর্যন্ত আল্লাহ তালাই সবকিছু করেন এই পরিপূর্ণ একিনটা আমাদের দিলের মধ্যে এখনো পয়দা হয়নি আল্লাহ তালাই একমাত্র শুধুমাত্র আল্লাহ তালাই সবকিছু করেন করতেছেন করবেন কারো সাহায্যের দরকার হয় নাই হইতেছে না হবে না এই কথাটার একিন আমাদের দিলের মধ্যে এখনো আসে নাই দিলের মধ্যে বসে নাই এই একিনটাকে দিলের মধ্যে আনার জন্য বসানোর জন্যই হলো হাসিল করার জন্য অর্জন করার জন্যই হইল এই নবী আলা মেহনত তবে মহতারাম দোস্ত বুজুর্গ যখন নাকি এই আমাদের দিলের মধ্যে আসবে যে আল্লাহ তালাই সবকিছু করেন কারো সহযোগিতা বেঁচে রেখেই আল্লাহ তালা সবকিছু করেন করতেছেন করবেন এই কথা যখন নাকি আমাদের দিলের মধ্যে আসবে তখন আমাদের যে দৌড়াই গেছিলাম মখলুকের দিকে ওর গতি পরিবর্তন হয়ে যাবে গতি কি হয়ে যাবে পরিবর্তন হয়ে মখলুকের থেকে খালেকের দিকে চলে যাবে যখন একিন পরিবর্তন হয়ে যাবে একিন ঠিক হয়ে যাবে সহি হয়ে যাবে তখন আমাদের দৌড়ের গতি ঠিক হয়ে যাবে পরিবর্তন হবে যেমন আমরা মখলুকের দিকে দৌড়াইতেছি মালের দিকে দৌড়াইতেছি মুলকের দিকে দৌড়াইতেছি হ্যাঁ দিকে দৌড়াইতেছি তখন ওই দৌড়ের গতি পরিবর্তন হয়ে যাবে লক্ষ্য বস্তুর পরিবর্তন হয়ে যাবে তখন আমাদের দৌড় আল্লাহর দিকে শুরু শুরু হবে মেরে মুখতারাম দোস্তর বুজুর্গ আল্লাহর দিকে যখন আমাদের দৌড় শুরু হয়ে যাবে তখন আমরা আমাদের কামিয়াবি দেখব আমালের মধ্যে কারণ মালের মধ্যে মুলকের মধ্যে ওহদার মধ্যে যদি কামিয়াবি আল্লাহ তালা রাখতেন তাহলেও তো আল্লাহ বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই কামিয়াব হতে পারত খুব কম সংখ্যক মানুষ কারণ দুনিয়াতে মালদারদের সংখ্যা বেশি না গরিবদের সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশি যদি কামিয়াবি আল্লাহ তারা মালের মধ্যে রাখতেন তো মুসলমানদের মধ্যে বা আল্লাহর বান্দাদের মধ্যে সামান্য কিছু মানুষ কামিয়াব হইতো আর অধিকাংশ মানুষ নাকাম হয়ে তারা জাহান্নামে চলে যেত আল্লাহ তালা এমন একটা জিনিসের মধ্যে কামিয়াবি রাখলেন যেটা অধিকাংশ মানুষের কাছে নাই অথচ আল্লাহ তালা চান বান্দা কামিয়াব হয়ে যাক তাইলে আল্লাহর এই ব্যবস্থাটা কি সঠিক ব্যবস্থা হইতো কামিয়াবি আল্লাহ তালা মালের মধ্যে রাখেন নাই কামিয়াবি আল্লাহ তালা রাজত্ব অর্জন করার মধ্যে রাখেন নাই মুলকের মধ্যে রাখেন নাই তাই যদি হইতো তো দুনিয়াতে তো মাত্র কয়েকশো দেশ তাহলে বাকি এই শত শত কোটি মানুষ সব নাকাম হয়ে যেত আল্লাহ তালার ব্যবস্থাটা এমন অসম্পূর্ণ ব্যবস্থা হয়তো যে আল্লাহর ব্যবস্থার কারণে আল্লাহ আল্লাহ তালার কয়েক বান্দা কয়েকশো কোটি বান্দা তারা নাকাম হয়ে যেত আল্লাহ তালা এটা কোনো ওহদার মধ্যেও রাখেন নাই কারণ ওহদা তো খুব সীমিত পদ পদ খুব সীমিত সীমিত পদ একটা দুইটা পদ খুব সীমিত পদের মধ্যে যদি আল্লাহ তালা কামিয়াবি রাখতেন তাহলে আল্লাহ তালা বান্দাদের মধ্যে অধিকাংশ অধিকাংশ কয়েকশো কোটি নাকাম হয়ে যেত মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আল্লাহ তালা মালের মধ্যে কামিয়েবি রাখেন নাই আল্লাহ তালা মুলকের মধ্যে কামিয়েবি রাখেন নাই আল্লাহ তালা ওহদার মধ্যে কামিয়েবি রাখেন নাই আল্লাহ তালা বড় বড় জায়গা জমিনের অনেক পরিমাণে জায়গা জমিনের মালিক হওয়ার মতো কোনো কামিয়েবি রাখেন নাই আল্লাহ তালা কামিয়েবি রাখছেন নবীওয়ালা আমালের মধ্যে কামিয়েবি কিসের মধ্যে রাখছেন ভাই নবীওয়ালা আমালের মধ্যে আমাদের দিলের একিন যখন ঠিক হয়ে যাবে আর আমরা যখন নবীওয়ালা আমাল আমরা এখতিয়ার করবো তখন আল্লাহ তালা আমাদেরকে কামিয়াব করবেন অর্থাৎ আরো সহজ ভাষায় যেটা আমাদের জন্য বুঝতে সহজ হবে সেটা হল আল্লাহ তালা ইমান আর আমালের মধ্যে কামিয়াবি রাখছেন আর এই দুটো এমন জিনিস একেবারে গরিব সে গরিব যার ঘরে খাবার নাই অথবা হসপিটালের বেডে শুয়ে আছে নিজে লড়াচড়া করতে পারে না সে পর্যন্ত ইমানদার হয়ে যেতে পারে কি বলে ইমানদার হয়ে যেতে পারে না সে পর্যন্ত একিনওয়ালা হয়ে যাবে সে ওই একিনওয়ালা হয়ে যেতে পারে তারপরে তার সুস্থতা অনুযায়ী সে যতটুকু আমাল করার সুযোগটা আছে অতটুকু আমাল সে করবে এই গরিবেও করতে পারে যার ঘরে খাবার আছে সেও করতে পারে যার ঘরে খাবার নাই সেও করতে পারে যে পড়াশোনা জানে সেও করতে পারে আমাল পড়া করতে পারে যে পড়াশোনা জানে না সেও করতে পারে তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তালা আমাদের কামিয়েবি রাখছেন নবী আমালের মধ্যে আর আমল গরিব ধনী নির্বিশেষে গরিব ধনী নির্বিশেষে সকলেই আমল করতে পারে সকলের জন্যই আমল করা সহজ তো মেরে মস্তরাম দোস্তর বুজুর্গ এই কথাটা যেটা নাকি আমাদের পক্ষে মানা একটু মুশকিল আসমান আল্লাহ তালা বানাইছেন এটা তো বিশ্বাস করা সহজ কারণ আর তো কেউ বলে না যে আমি বানাইছি আসমান কিন্তু এই হালাত সমস্যা সৃষ্টি হয় চাই ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা দুনিয়া ব্যাপী হোক সমস্যা এটাও আল্লাহ তালার সৃষ্টি এটাও আল্লাহর মকলু এটাও নিজে নিজে আসতে পারে না আল্লাহ তালা ফাইসলা করছেন তাই আসছে তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ সুতরাং এই সব কিছু থেকে পরিত্রাণের রাস্তা হল সেটা যে আমাদের দৌড়কে যেন আমরা আল্লাহর দিকে লাগাই মখলুকের দিকে দৌড়ের গতি যখন পরিবর্তন দিক থেকে পরিবর্তন আসবে আল্লাহ তালার দিকে দৌড় শুরু হবে তো মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ আল্লাহ তালার জাতের একিন কুদরতের একিন আমার দিলের মধ্যে বসবে তখন আর এই মাখলুকগুলার মধ্যে পদের মধ্যে পোস্টের মধ্যে মালের মধ্যে মুলকের মধ্যে জমিনের মধ্যে আমাদের কামিয়াবি আর আমরা দেখবো না ওইখানে আমাদের ধোকা মনে হবে আমরা আমাদের কামিয়াবির সঠিক জায়গা যেটা ওইটা আমাদের সামনে স্পষ্ট হবে অর্থাৎ আমালের মধ্যে আর যে আমল গরিব ধনী নির্বিশেষে সকলেই করতে পারে ওর মধ্যে কামিয়াবি রেখিন হবে ফলে যে মানুষের বাড়ির দিকে দৌড়াইতেছে রাজত্ব হাসিল করার দিকে দৌড়াইতেছে কে তাকে এভাবে ধাক্কায় নিয়ে যেতেছে বা টাইনে টাইনে নিতেছে বলে তার একিন তাকে নিতেছে তার একিন তাকে নিতেছে এই একিন যখন আল্লাহ তালার উপর হবে তো আল্লাহ তালার আহকামতের মধ্যে কামিয়াবি আহকামাত পুরা করার মধ্যে কামিয়াবি এটার একিন আমার দিলের মধ্যে পয়দা হবে তো আল্লাহ তালার আহকামাতের দিকে আমাকে টানতে থাকবে আমি দৌড়াতে থাকবো ये عمل صادر ہوتے ہیں آدمی کے جسم سے آنکھ سے کان سے زبان سے ہاتھ سے پاؤں سے دل سے دماغ سے سارے آمار یہی سے صادر ہوتے ہیں تو یہ سارے آماد درست ہو جائیں صحیح رخ پہ آ جائیں پر اس کے لیے عبادات کو صحیح نہج پہ لانا ضروری ہے عبادات کو صحیح نہج پہ لانا ضروری ہے اور ساری عبادات کا صحیح نہج پہ آ جانا یہ نماز کے صحیح نہج پہ آنے پہ وہ حقوق نہیں جتنا اتنا ہماری نماز صحیح رخ پہ آتی چلی جائے گی اور صحیح نہج پہ آتی چلی جائے گی وہ اتنا باقی عبادات کی صحیح نہج پہ آ جائے گی اور پھر آدمی کے سارا جسم پابندی کے ساتھ چلنے والا بن جائے گا اب اس کے لیے یہ کہ ہمیں اپنی نمازوں پہ محنت کرنی ہوگی نماز اللہ نے ایک ایسا عمل ہمیں عطا فرمایا ہے عبادات میں سے کہ جس میں آدمی کا پورا جسم استعمال ہوتا ہے باقی عبادات میں یہ بات نہیں ہے پھر یہ کہ عبادت کی اصل شان اگر دیکھا جائے تو نماز ہی میں ہے روزہ بھی اللہ کی عبادت ہے لیکن روزے میں ایک اعتبار سے وہ بڑائی کی بات ہے کھانا پینا چھوڑ دیا کھانا پینا چھوڑ دیا زکات میں مال خرچ کر رہا ہے یہ بھی ایک بڑائی کی بات ہے حج میں اپنا علاقہ بھی چھوڑا اور جسم کی مشقت بھی برداشت کر رہا ہے نماز اللہ تعالیٰ نے ایسی عبادت دی جس میں واقعی عبادت کی سب سے زیادہ شان پائی جاتی ہے سب سے زیادہ شان پائی جاتی ہے اور پھر اس میں جسم کا ہر عز استعمال ہوتا ہے دنیا بھی چھوڑنی پڑتی ہے حضرت مفتی صاحب رحمۃ اللہ مفتی صاحب سے فرماتے تھے نماز کیا ہے سب کچھ کو چھوڑ کے آنا اور سب کچھ کے خیال کو بھی چھوڑ کے آنا جب تک سب کچھ کو نہیں چھوڑتے نماز شروع ہی نہیں ہوتی سب کچھ کو چھوڑنا پڑتا ہے باقی عبادات وہ کرتے ہوئے آج باقی دنیا کے کام کر سکتا ہے چند پابندیاں ہیں سارے کام کر سکتا ہے لیکن نماز ایسی عبادت دی اللہ تعالیٰ نے کہ جب نماز شروع ہوگی تو صرف نماز ہوگی اس کے علاوہ کچھ نہیں ہوگا نہ دنیا کا وہ کام کر سکتا ہے نہ دین کا وہ کام کر سکتا ہے صرف نماز ہوگی اور پھر نماز میں چار بڑی بڑی حالتیں ہیں قیام رکو کادا کا چار بڑی بڑی حالتیں ہیں نماز کی اب اس میں ایک بڑی زبردست انداز سے ایک تربیت فرمائی ہے جسم کے ہر حصے کی نماز میں جب قیام میں کھڑے ہیں تو نگاہ کہاں رکھنی ہے یہ بتایا رکو میں جائیں تو نگاہ کہاں رکھنی ہے سجدے میں جائیں تو نگاہ کہاں رکھنی ہے کادے میں بیٹھیں تو کہاں رکھنی ہے زبان سے جب قیام کے حل میں کیا بولنا ہے رکو میں کیا بولنا ہے سجدے میں کیا بولنا ہے کادے میں کیا بولنا ہے اگر الٹ پلٹ کر دیا جو قیام میں بولنا تھا وہ کادے میں بولنے لگے جو کادے میں بولنا تھا وہ قیام میں بولنے لگے تو کیسا غلطی ہوگی اس کی تلافی کرو پھر تلافی کرنے کے طریقے بتائے کہ یہ کمی کیسے پوری ہوگی غلطی کیسے درست ہوگی کان کی جب نماز پڑھ رہے ہیں تو کان کا استعمال کیسا ہوگا ہاتھ کا استعمال کیسا ہوگا پاؤں کا استعمال کیسا ہوگا پھر دل اور دماغ کا بھی خاص استعمال نماز میں سکھایا گیا یعنی اگر ہم غور کریں تو جسم کے ہر حصے کا خاص استعمال نماز میں سکھایا گیا اور کس حال میں کس عز کو کیسے استعمال کرنا ہے کس عز کو کس حال میں کیسے استعمال کرنا ہے اسی لیے چاروں حالتوں میں ہر جسم جسم کے ہر حصے کا استعمال جدا سکھایا گیا اس بات کی تربیت ہے مشق ہے کہتے نا کہ علم کیا ہے حقیقت میں علم یہ ہے کہ کس وقت میں کس جگہ میں کس حال میں اللہ تعالیٰ کا حکم کیا ہے اور اس کو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کس شکل کے ساتھ پورا کیا اگر اس کی رعایت کر کے پورا کریں گے تو جب اللہ پاک کی منشا مبارک پوری ہوگی جب اللہ کی منشا پوری ہوگی اب نماز میں اس کی ایک زبردست مشق ہے کہ کس حال میں کیسے استعمال کرنا ہے جسم کس حصے کو محترم بزرگوں دوستوں اب جتنا ہم نمازوں کی محنت کرتے چلے جائیں گے اور ہماری نمازیں اچھی بنتی چلی جائیں گی تو نماز کے اچھا بننے پہ پوری زندگی کا بننا موقوف ہے نماز میں ایک حدیث لکھی ہے اکثر ہم آپ تعلیم کی دوران پڑھتے ہیں سنتے ہیں کہ آپ نے فرمائش کے حکم ایسے ہے کہ قیامت میں سب سے پہلے نماز کا حساب ہوگا جس کی نماز اچھی اور پوری نکل آئی جس کو موڑ کریں جس کی نماز اچھی اور پوری نکل آئی اس کے باقی آواز بھی پورے اتریں گے اور جس کی نماز خراب نکلی اس کے باقی آواز بھی خراب نکلے گی یعنی نماز کے ٹھیک ہونے پہ نبی الاسلام پوری زندگی کے ٹھیک ہونے پہ ارشاد فرما رہے ہیں اور نماز کے خراب ہونے پہ پوری زندگی کے آواز کی خرابی کو ارشاد فرما رہے ہیں تو وہ نماز میں اللہ نے یہ استعداد یعنی لیے رکھی ہے کہ جتنی جتنی نماز پڑھتی چلی جائے گی اتنی زندگی بنتی چلی جائے گی اور جتنا نماز میں کمی ہوگی خرابی ہوگی اتنی زندگی کے باقی حصوں میں بھی باقی شعبوں میں بھی آواز میں بھی خرابی ہوگی اس لیے ہمیں اپنی نمازوں پہ مستقل محنت کرنی پڑے گی تو بولن سے بھائی اصل سے نبی اللہ محنت ہے مقصد کی مقصد ব্যক্তি থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত তারা যেন তাদের জিন্দিগির মধ্যে পরিবর্তন আনে একিমকে ঠিক করার মেহনত দিয়ে শুরু করবে আর মূলত জিন্দিগির মধ্যে পরিবর্তন যেটা আসবে সেটা হলো এবাদতের দ্বারা আসবে এবাদতের দ্বারা আসবে এবাদত হল আল্লাহ তালার হুকুম করা করা বলে যে আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা হুকুম আছে চোখের জন্য আলাদা হুকুম আছে কানের জন্য আলাদা হুকুম আছে হাতের জন্য হুকুম আলাদা পায়ের জন্য হুকুম আলাদা দিল বিভাগের জন্য হুকুম আলাদা এই হুকুমগুলো পুরা করার নাম হল এবাদত আর এবারতের মধ্যে সবচেয়ে বড় এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত সবচেয়ে জানে এবাদত হল নামাজ কেন নামাজটা হলে এমন এবাদত যে এবাদতের মধ্যে মানুষের শরীরের সকল অঙ্গপ্রতঙ্গ ব্যবহার হয় সকল অঙ্গপ্রতঙ্গ ব্যবহার হয় রোজা বেশক এবাদত কিন্তু রোজার মধ্যে শরীরের সকল অঙ্গপ্রতঙ্গ ব্যবহার হয় না হ্যাঁ এতটুকু যে সুবাই সাদেকের থেকে শুরু করে খাওয়া দাওয়া বন্ধ রাখে জাকাত বেশক বহন বড় এবাদত সেখানে শরীরের সকল অঙ্গ ব্যবহার হয় না আর নামাজটার বিশেষত্ব আরো একটা দিক নিয়ে আছে সেটা হলো নামাজের জন্য মুফতি বা কৃষক রহমতুল্লাহ বলছেন নামাজের জন্য সবকিছুকে ছাড়তে হয় সবকিছুকে ছেড়ে আসতে হয় রোজার জন্য সবকিছুকে ছাড়া লাগে না ছাড়ার দরকার হয় না জাকাতের জন্য সবকিছুকে ছাড়ার দরকার হয় মেরে মোখতারাম দোস্তা বুজুর্গ তেলে বোঝা গেল যে জিন্দিগি যেটা বনবে সেটা হলো এবাদতের দ্বারা আর এবাদত মধ্যে আসল হলো নামাজ নামাজের এবাদতটা নামাজ নামক এবাদতটা যা ঠিক হয়ে যাবে বাকি সমস্ত এবাদতটা ঠিক হয়ে যাবে মেরে মহতারা দোস্ত বুজুর্গ এই নামাজটা সকল অঙ্গের এবাদত নামাজ থেকে ভাই সকল অঙ্গের এবাদত সকল অঙ্গ ব্যবহার করার এবাদত মানুষ নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে চারটে অবস্থা মূলত কটা অবস্থা চারটে অবস্থা দাঁড়ানো রুকু করা সিজদা কত রুকু সিজদা বসা এই চারটে অবস্থা চারটে অবস্থার মধ্যে মনে করেন যে চোখ দাঁড়ানো অবস্থায় চোখ কোথায় থাকবে রুকুর অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে সিজদার অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে বসা অবস্থায় চোখের দৃষ্টি কোথায় কোথায় থাকবে চোখের ব্যবহারটা কেমন হবে এটা জরুরি এর ব্যতিক্রম হলে নামাজের মধ্যে কমে এসে যাবে দাঁড়ার অবস্থা কি করতে হবে রুকুতে যে জবানের জবানকে কি জিনিস পড়ার মধ্যে ব্যবহার করতে হবে চিন্তার মধ্যে জবানকে কি জিনিস পড়তে যেয়ে ব্যবহার করতে হবে বসার সবাই পড়তে বসার সবাই জবানকে কি জিনিস পড়তে যেয়ে ব্যবহার করতে হবে করে দেওয়া যদি ওর ব্যতিক্রম কেউ করে তার অবস্থা ওই জিনিস পড়তেছে যেটা বসার সময় পড়ার কথা ছিল রুকুতে যে ওই জিনিস পড়তেছে যেটা নাকি ওই দাঁড়ার অবস্থা করার কথা ছিল তো কি হয়ে যাবে নামাজটা ভুল হয়ে যাবে এখন এই ভুলের জন্য কি করতে হবে ভুলের জন্য কি করতে হবে এটাও দিনের মধ্যে শিখাই দেওয়া হয়েছে যে ভুল হইলে এই করো ভুল হইলে এই করো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ হাত দাঁড়ানো অবস্থায় কোথায় থাকবে রুকু অবস্থায় কোথায় থাকবে সিদ্ধার অবস্থায় কোথায় থাকবে বসা অবস্থায় কোথায় থাকবে এই সব কিছুকে নামাজের মধ্যে ঠিক করে দেওয়া আছে নামাজটা হলো সমস্ত অঙ্গের বাদক হ্যাঁ সমস্ত অঙ্গের বাদক কানের কানের ব্যবহার নামাজের মধ্যে কি হবে এটাও বলে দেওয়া আছে দিলের ব্যবহার নামাজের মধ্যে কি হবে এটাও বলে দেওয়া আছে দিলের ব্যবহার না হয় তাহলে নামাজের কাছে আল্লাহ তালা থাকবেন না নামাজের দিকে আল্লাহ তালা দেখবেন না মেনে মোহতারাম দোস্তা বুজুর্গ নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যে হাদিসের মধ্যে আছে যেটা আমরা ফাজাইলে আমালের মধ্যে তালেবের হালকাতে বসে পড়ি যে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যে নামাজের হিসাবে কামিয়াব হয়ে গেল সে অন্যান্য অন্যান্য আমাদের হিসাবে কি সে কামিয়াব সাব্যস্ত হবে নামাজ হিসাবে যে ধরা খেয়ে গেল অন্যান্য আমাদের হিসাবের মধ্যে কি হয়ে যাবে সে ধরা খেয়ে যাবে এর দ্বারা বোঝা যায় যে নামাজটা ঠিক হয়ে যাবে তার দায়িত্বে তার জিম্মায় আল্লাহ তালার আরো যত হেফাজত আছে ওই সকল হেফাজতকেই আল্লাহ তালা ঠিক করে দেবে কেউ যদি নামাজকে ঠিক করতে না পারে তাহলে তার অন্য অন্য এবাদত যেগুলো আছে এগুলোকে সে ঠিক করতে পারবে না মেরে মহতারাম দোস্ত বুজুর্গ নামাজটা হল সবচেয়ে আহাম সবচেয়ে জরুরি ইবাদত সবচেয়ে জরুরি ইবাদত এই নামাজকে মস নামাজের মস্ক করে নামাজকে আমাদের ঠিক করতে হবে নামাজের দ্বারাই আমার দিন পরিপূর্ণতার দিকে যাবে নামাজ যদি না থাকে আমাদের জীবনে তা আমাদের দিন পরিপূর্ণ হওয়ার পরিপূর্ণ করার কোনো সুযোগ নাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এই জন্যই দাওয়াতের মেহনতকে বলা হয় যে জেন্দিগি তবদিল করার জেন্দিগির মধ্যে পরিবর্তন আনার মেহনত জেন্দিগির মধ্যে পরিবর্তন কিভাবে আসবে যখন নাকি আমরা আমাদের খায় খায়সাতকে ছাড়বো আল্লাহ তালার মনটাকে পুরো করব তখনই হলো আমাদের জেন্দিগির মধ্যে পরিবর্তন আসবে এবার ঠিক হয়ে যাওয়া মানে হল আল্লাহ তালার মনসা আল্লাহ তালা যেটা চান এটাকে এটা পুরো হওয়া আল্লাহ তালার মনসা যখন পুরো হয়ে যাবে তখন আল্লাহ তালা আমাদেরকে আপন কুদরতের দ্বারাই কামিয়াব করবে جسے یقین میں ترقی کرنے کے لیے روزانہ محنت کرنا ضروری ہے ایسے ہی اپنی عبادت پہ بھی روزانہ محنت کرنے کی ضرورت ہے ہم اپنی نمازوں کو اچھا بنانے کے لیے روزانہ اس کے لیے وقت نکال کے اپنی نمازوں پہ محنت کریں علماء کرام سے جا کے پوچھیں سیکھیں نماز اچھی کیسے بنے گی اس لیے کہ نماز کی کچھ صفات ہیں جنہیں نماز میں پیدا کرنا ہوگا تو یہ چیز محنت کے کرتے ہوئے اپنے اخلاق کو درست کرنا ضروری ہے ورنہ یہ محنت اللہ کے یہاں قبول نہیں رہتی یہ محنت اللہ کے یہاں قبول ہو جائے اس لیے دین تو اس محنت پہ پھیلے گا جو محنت اللہ کے یہاں قبول ہو جائے گی تو اس میں جہاں ایمان بنانے پہ محنت ہے عبادت بنانے پہ محنت ہے وہاں اپنے اخلاق بنانے پہ بھی محنت کرنی پڑے گی اس لیے کہ یوں فرمایا کہ آدمی کے دین کی حفاظت اخلاق کر لیے اس کا دین محفوظ ہو گیا خدا نہ خواستہ خدا نہ خواستہ اگر اخلاق نہ سوائے اچھے نہ بنائے تو جتنی کمائی کر رہے ہیں اللہ جانے کل کس کے کام آئے گی کی آمد میں وہ جو کہا گیا کہ میری امت کا مفلس کون ہے کہ پہاڑوں جیسی نیکیاں لے کے آئے گا لیکن گناہوں کے بوجھ کے ساتھ جہنم میں داخل کر دیا جائے گا اور اس کا سبب بد اخلاقی ہے لوگوں کو سخیاتی کسی کو گالی دی کسی کا حق دبا لیا کسی کی زمین دبا لی کسی کچھ کسی کچھ اخلاق کی خرابی کی وجہ سے سارا کمایا دین کل کسی اور کے کام آئے گا موت بزرگ دوستوں اس محنت کے کرتے ہوئے ہمیں جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم والے اخلاق سے بھی سیکھنا ہوگا اسے اپنے اندر پیدا کرنا ہوگا اخلاق برتنے کی چیز ہے اسے بیان کی چیز نہیں ہے اسے بیان کیا جائے یہ تو عملی طور پہ پرتاوا ہے کہ ہمارے دوسروں کے ساتھ پرتاوا ٹھیک ہو جائے یہ سارے ساری مخلوق اللہ کا کبا ہے ساری مخلوق اللہ تعالیٰ کا کنبہ ہے اللہ تعالیٰ کو بہت اچھا لگتا ہے جو اللہ کے کنبے کے ساتھ اچھا برتاؤ کرتا ہے اور ہم آپ سناتے ہیں کہ اللہ کے اس کنبے میں مسلمان بھی ہیں غیر مسلم بھی ہیں انسان بھی ہیں جانور بھی ہیں جانور بھی ہیں سب اللہ کا کنبہ ہے اللہ تعالیٰ کو آج بہت اچھا لگتا ہے جو اللہ کے کنبے کے ساتھ اچھا کرتا ہے تو اللہ کے لیے اللہ کے مخلوق کے ساتھ اچھا برتاؤ کرنا اس میں جس آدمی کا جتنا حق زیادہ ہے اس کے ساتھ اتنا زیادہ کا معاملہ کرنا اقرام کا معاملہ کرنا ایک کا معاملہ کرنا جس میں یہ آتا ہے کہ پڑوسی تین قسم کے ہیں ایک تو پڑوسی ہے جس کے تین حق ہیں ایک کے دو حق ہیں ایک کا ایک حق ہے تین حقوق والا پڑوسی کون سا ہے پڑوسی ہے مسلمان ہے رشتہ دار ہے تو تین نسبتیں ہوں گی ان تین اعتبارات سے اس کا احترام اس کے ساتھ معاملہ کرنا ہوگا دوسرا ہے مسلم پڑوسی ہے رشتہ دار نہیں لیکن پڑوسی ہے مسلمان ہے اس کے دو حق ہیں اور تیسرا غیر مسلم پڑوسی ہے کہ پڑوسی ہونے کی وجہ سے غیر مسلم کا بھی حق ہے تو جتنے یہ نسبتیں بڑھتی جائے گی اتنا احترام بڑھتا جائے گا پھر مسلمان مسلمان تو اللہ کا بہت قیمتی ہے مسلمان اللہ پاک کے ہاں بہت قیمت ہے اس کی حتیٰ کہ یہاں تک کہ فرمایا بیت اللہ سے بھی زیادہ قیمتی ہے جب ہم بیت اللہ شریف جاتے ہیں کتنا دل میں احترام قدر منظرت اور کیسی محبت کہ مسلمان کو تو اس سے بھی آلہ بتایا تو مسلمان کی محبت مسلمان کے ساتھ اچھا برتاؤ کرنا یوں فرماتے ہیں کہ اللہ کی محبت کے بعد مسلمان کی محبت سب سے مضبوط عمل ہے اللہ تعالیٰ کی محبت کے بعد مسلمان کی محبت یہ بڑا مضبوط عمل ہے مسلم ہونے کی وجہ سے مسلم کی قدر کرنا چاہے اس میں اور کوئی خوبی نظر آئے لیکن یہ بہت بڑی خوبی ہے کہ مسلمان ہے مسلمان ہے اور یوں کہتے ہیں کہ اخلاق شروع ہوتے ہیں توازوں سے جب تک وہ وقت اپنے آپ کو چھوٹا دوسروں کو بڑا نہیں سمجھیں گے اس وقت تک آدمی دوسرے کی قدر نہیں کر سکتا احترام نہیں کر سکتا تو آسان بات ہے جن کو ہم اپنا بڑا سمجھتے ہیں تو ان کے ساتھ کیسا اچھا سلوک کرتے ہیں سلام کرتے ہیں ان کی باتوں کو لیتے ہیں ان کا احترام کرتے ہیں عزت کرتے ہیں جس کو آدمی اتنے سے چھوٹا سمجھتا ہے اس کے ساتھ بات برتاؤ نہیں کرتا تو مسلم ہونے کی اسے سے ہر مسلمان کو اپنے سے اچھا سمجھنا واقع جو اللہ کے لیے توازن اختیار کرتا ہے اللہ تعالیٰ سے رفت عطا کرواتے ہیں جو اللہ کے لیے جھکے گا اللہ سے اونچا کیا کریں گے بڑا بننے کا راستہ اپنے آپ کو بڑا بتلانا نہیں ہے جتلانا نہیں ہے بڑا بننے کا راستہ اللہ کے لیے اللہ کی مخلوق کے سامنے پشتے چلے جانا پشتے چلے جانا اور اپنی ذات سے دوسروں کو نفع پہنچانا ہماری ذات سے کسی کو نقصان نہ پہنچے نقصان نہ پہنچے اور اچھے اخلاق والے کل قیامت میں اللہ تعالیٰ نے جنت کے اعلیٰ بالا خان میں محلتا فرمائیں گے محنت فرمائیں گے اور یوں فرمایا کہ آمال کو وزنی کرنے والی چیزوں میں دو چیزیں ہیں جس سے آمال اس لیے کہ کل قیامت میں آمال گنے نہیں جائیں گے نیکیاں گنی نہیں جائیں گی تولی جائیں گی نہیں کیا جائیں گے اور آباد کا وزن جو پیدا کرنا ہوگا وہ ایک اچھے اخلاق سے اور اچھی نیت سے اچھے اخلاق سے اور اچھی نیت سے اخلاق کی وجہ سے آباد وزنی ہو جاتے ہیں اخلاق کی وجہ سے آباد وزنی ہو جاتے ہیں تو محترم کو اس محنت کے کرتے ہوئے ہمیں وہ مبارک اخلاق اختیار کرنے ہوں گے جو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے سکھائے ایک موقع پہ یوبیر شاہ فرمایا اس کا مفہوم یہ ہے حضرت علی سے فرمایا کہ علی میں تجھے اولین آخرین کی بہترین اخلاق بتاؤں عرض کی رسول ضرور شاہ فرمایا تو فرمایا اس کا مفہوم یہ ہے کہ جو تجھ سے رشتہ توڑے اس سے رشتہ جوڑ جو تجھ سے رشتہ توڑے اس سے رشتہ جوڑ جو تجھ پہ ظلم کرے اسے معاف کر دے جو تجھ پہ ظلم کرے اس کو معاف کر دے اور جو تیرے ساتھ برائی کرے اس کے ساتھ اچھائی کر جو تیرے ساتھ برائی کرے اس کے ساتھ اچھائی کر اور جو تجھے اپنی عطا سے محروم کرے اسے عطا کر کہ یہ اولین آخرین کے بہترین اخلاق ہیں اور ہمیں تو ان اعلی اخلاق کی نیت کر کے بہت ہمت کرنی ہوگی اخلاق بھی سیکھنے کی چیز ہے جیسے یقین سیکھنے کی چیز ہے نماز سیکھنے کی چیز ہے ایسے اخلاق بھی سیکھنے کی چیز ہے جو نیت کر کے کوشش کرے گا اللہ اسے اچھے اخلاق کرا دے گی تو اس محنت کے کرتے ہوئے ہمیں اپنے اخلاق کو بھی بنانا میرے کو خوشیوں کو چپ دوست اللہ تعالیٰ کے نظر ماں پر سے নিজের বান্দা আল্লাহ তালার বান্দা স্বীকার করছে নিজেকে হুজুর সাল্লাহ সাল্লাম মোহাম্মদ বলে স্বীকার করে দিছে নিতেছে তার জন্য দুটা জিম্মাদারি একটা হল হুজুর সাল্লাহ আলাইসাল্লামের জীবিকা জীবন জেন্দিগি যে আমলের দ্বারা পরিপূর্ণ ছিল ওই আমল নিজের মধ্যে আনা আর একটা হল সারা দুনিয়ার মধ্যে নবী নবী অলা তরিকাতে দাওয়াতের মেহনতকে জিন্দা করার জন্য দিনকে চিন্তা করার জন্য মেহনত করা আর এটা বলতে যে বললেন যে এটার জন্য সর্বপ্রথম মেহনত যেটা সেটা ছিল একইনের তবদিলের মেহনত এরপর হলো জিন্দগির তবলিক তবদিল তবদিগির তবদিলের মেহনত আল্লাহ তালার বাতা হওয়ার কারণে আল্লাহ তালার হুকুম মতো জীবনযাপন করা আল্লাহ তালার হুকুমের সমন্বয়ের নাম হল সমষ্টির নাম হল দিন দিনের সবচেয়ে বড় হুকুম হল নামাজ নামাজের কথা আগে আলোচনা হয়েছে এবং এখানে এই কথাটাও বলা হচ্ছে যেমনি ভাবে এটা আমার নামাজটা সর্বঙ্গের এবাদত হাত পা চোখ নাক কানের এবাদত এই জন্য আমাকে জানতে হবে যে এখন আমার এই অঙ্গের জন্য আল্লাহ তালার কি হুকুম এই সময়ে আমার এই অঙ্গের জন্য আল্লাহ তালার কি হুকুম এই আল্লাহ তালার হুকুম কখন কোথায় আল্লাহ তালার কি হুকুম এটাকে জানা এবং ওইটাকে মানা যেটা হলো এলেমের নকশা এলেমের মূল মন্ত্র এলেমের মূল জিনিস এরপরে বললেন যে কেউ যদি নিজের দিনকে পুরা করতে চায় যে দিন পুরা হওয়ার মধ্যে কামিয়াবি নিজের দিনকে যদি কেউ পুরা করতে চায় মেরে মোহতরাম আব্দস্ত বুজুর্গ অত সময় পর্যন্ত দিনকে পুরা করতে পারবে না যত সময় পর্যন্ত আখ লাখকে হুজুর আল আখ লাখ না বাড়াবে অর্থাৎ হুজুর সাল্লাহ আলসালামের আখ লাখের নমরা যেটা ছিল আখলাখটা যেরকম ছিল ওই রকম আখলাখ বাড়ানোর জন্য চেষ্টা না করবে না বাড়াবে কারণ আখলাখ তার ঠিক না তার দিনের কোনো হেফাজতের ব্যবস্থা নাই তার দিনের হেফাজতের কোনো ব্যবস্থা নাই যার আখলাখ ঠিক না তার দিনের হেফাজতের কোনো ব্যবস্থা নাই তো মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ আর বলতেছিলেন যে একজন মানুষ অত সময় পর্যন্ত তার আখলাখকে ঠিক করতে পারবে না যত সময় পর্যন্ত তার ভিতরে তাওয়াজু না আসবে সে বিনয় না হবে সকলের চেয়ে নিজেকে ছোট বলে না করবে অযোগ্য বলে না করবে এত সময় পর্যন্ত সে তার আখলাককে ঠিক করতে পারবে না মেরে মোহতাম অবস্থা বুজুর্গ এই আখলাক মানে আমার পুকুরে যতজনের হক আছে সমস্তের হককে যথাযথভাবে আদায় করে দেওয়ার নাম হল আখলাক এটার জন্য আমরা এলেমের আছি যে কার কার হক আমার উপরে আছে কার কার হক আমার উপরে আছে যদি আখলাখ ঠিক না হয় আমার যত সুন্দরী হোক না কেন যত ভালো আমলই হোক না কেন যত দামি কীর্তি আমারই হোক না কেন মেরে মোহতারাম দোস্তার বুঝুর্গ আল্লাহ তালাই ভালো জানে যে আমার আমল কার খাতায় যায় জমা হইতেছে আমার আমল কেয়ামতের ময়দানে কার নেকির পাল্লায় যায় উঠে আখলাক যদি ঠিক না হয় হজুর সাল্লাহ আলী ওসাল্লাম সতর্ক করছেন এইভাবে যে বলত যে আমার উন্মতের মধ্যে সবচেয়ে অসহায় মুফলেস অসহায় যার কোনো সহায় সম্বল নাই সাহাবার আরজ করলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানে তখন হুজুর সাল্লাহ আলী সাল্লামের সাথ করলেন ওই লোকটা হইল সবচেয়ে অসহায় কেয়ামতের ময়দানে যে এত পরিমাণে নেকি নিয়ে আসবে তার নেকিকে যদি কোনো পাহাড়ের উপর রাখা হয় পাহাড় তার নেকির ঘর সইতে না পেরে পাহাড় নিচের দিকে দেবে যাবে কিন্তু তার আখলাকের কিছু সমস্যা ছিল কাউকে গালি দিছে কাউকে কারো হক নষ্ট করছে কারো সাথে তুচ্ছতার ছিলেন ব্যবহার করছে কাউকে মারধর করছে মেরে মহতার আন্দোলন বুজুর্গ হ্যাঁ এই সমস্ত কারণে কেমতের ময়দানে এই তার এই আমলগুলা তার নামাজের আমল তার রোজার আমল তার হজের আমল তার জাগাতের আমল আরো যদি কোনো আমল করে থাকে এই সমস্ত আমলই ওই সমস্ত লোকদের নেকির পাল্লায় ওজন হয়ে যাবে এর নেকির পাল্লায় ওজন হওয়ার জন্য কোনো আমল থাকবে না মেরে মুক্তরাম ব্যস্ত বুজুর্গ এই জন্য জরুরি হল যে আমাদের এটা জানা যে কার কার হক আমার উপরে আছে আরে হক তো হইল সকলেরই আছে সকলের হকই আমার উপরে আছে কারণ আমি আল্লাহ তালার বান্দা আমাকে হুকুম দেওয়া হয়েছে আল্লাহ তালার পরিবারের সাথে আমি যেন পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে যেন আমি ভালো ব্যবহার করি আল্লাহ তালার পরিবারের সদস্য শুধু মানুষ না আল্লাহ তালার পরিবারের সদস্য জীব জানোয়ারও আল খালকু আয়ানুল্লাহ সমস্ত মখলুকই আল্লাহ তালার পরিবারের সদস্য শুধু মুসলমান না অমুসলমান যারা আছে তারাও আল্লাহ তালার পরিবারের সদস্য শুধু মুসলমান আর অমুসলমান মানে মানুষ আল্লাহ তালার পরিবার পরিবারের সদস্য তা না সমস্ত জীব জানোয়ারও আল্লাহ তালার পরিবারের সদস্য মেরে মুখতারাম দস্তর বুজুর্গ দুনিয়াটা একটা সাধারণ নিয়ম যার পরিবারের সদস্যের সাথে সদস্যদের সাথে কোন লোক যদি যে লোকটা তত ভালো ব্যবহার করে ওই লোকটার উপরে ওই মালিক তত বেশি খুশি হয় পরিবার কর্তা যে সে তত বেশি খুশি হয় মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আমরা যদি আল্লাহ তালার পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে আমার আচার আচরণটা ভালো হয় কেউ আমার থেকে বঞ্চিত না হয় কেউ আমার দ্বারা ব্যথিত না হয় কেউ আমার দ্বারা কোনো কষ্ট না পায় যার যেটা পাওনা সেটা যদি আমি ঠিক মতো আদায় করি তা আল্লাহ আমার উপরে খুশি হবে হ্যাঁ আল্লাহ আমার উপরে খুশি হবে তালাশ করতে হবে কার কার হক আমার উপরে আছে মা বাবার হক তো আছেই পাপ প্রতিবেশীরও বহৎ হক পাপ প্রতিবেশীর মন্তব্যের উপর নির্ভর করতেছে তাদের সাথে আচার আচরণের উপর নির্ভর করতেছে যে আমি মোমেন কি মোমেন না বলেন যে প্রতিবেশী হলে তিন রকম প্রতিবেশী কয় রকম তিন রকমের প্রতিবেশী এক রকমের প্রতিবেশী আছে আমার উপরে তার তার উপরে আমার তিনটে হক আমার উপরে তার তিনটে হক তিনটে হক সে আমার কাছে আমার কাছে পায় আর এক রকমের মূর্তি বেশি আছে যার দুইটা হক আমার উপরে আর এক রকমের মূর্তি বেশি আছে যার একটা হক আমার উপরে তিনটা হক আলা প্রতিবেশীকে যে মুসলমান আমার আত্মীয় রক্ত সম্পর্ক আত্মীয় আর হল প্রতিবেশী মুসলমান রক্ত সম্পর্কে আত্মীয় আর হইল প্রতিবেশী আর এক রকমের আছে যার দুইটা হক আমার উপরে সে আত্মীয় তো না কিন্তু সে মুসলমান আর আমার প্রতিবেশী আর এক রকমের মানুষ যার একটা হক আমার উপরে সে হইল আমার কোন আত্মীয়তাও তার সাথে নাই সে মুসলমানও না অমুসলমান কিন্তু আমার প্রতিবেশী অমুসলমান যে সে যদি আমার প্রতিবেশী হয়ে থাকে তারও হক আমার উপরে আছে তারও হক আমার উপরে আছে এই হক গুলাকে জানা শরীয়তে কি কি হক আমার উপরে আসছে আছে এগুলোকে জানা এবং হুজুর সাল্লাহ আলাইসাল্লামের তরিকা অনুযায়ী আমল করা মেরে মোহতারাম দোস্তা হুজুর দুইটা জিনিসের দ্বারা আমাদের ওজন বৃদ্ধি পায় দুইটা জিনিসের দ্বারা আমল কি হয় আমাদের ওজন বৃদ্ধি পায় একটা হলো যার আখলাপ তত ভালো হবে তার আমল তত ওজনই হবে আর একটা হলো তার মধ্যে এখলাস যত বেশি হবে তার আমলের মধ্যে তত ওজন তত বাড়বে মেরে মুক্তার দস্তার বুজুর্গ আখলাকের দ্বারা আমালের ওজন বাড়ে আখলাকের দ্বারা আমালের হেফাজত হয় আমার আমল আমার জন্য থাকে আমার আমল আমার জন্য থাকে মেরে মুক্তার আব্দস্তার বুজুর্গ কেউ যদি আখলা আখলাকালা হইতে পারবে না অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত নিজেকে বড় মনে করা ছাড়তে না পারবে যে আমি বড় আমি যোগ্য অর্থাৎ এতে ছেড়ে তাকে বিনয়ী হইতে হবে মোতাবাজে হইতে হবে মোতাবাজে হইতে হবে কারণ স্বাভাবিক আমার মধ্যেই দেখি যে আমি যাকে আমার চেয়ে বড় মনে করি তার সাথে আমার আচার আচরণটা কথাবার্তাটা অভাব কি থাকে আর যাকে আমার চেয়ে ছোট মনে করি তার সাথে ভাবটা কি থাকে যার সাথে আর যাকে আমি আমার চেয়ে বড় মনে করি তাকে কত আদরের সাথে সালাম দেই তার সামনে যে কত বিনয়ী হয়ে দাঁড়ায় কথাবার্তা শুন কত নরম থাকে চাহনের মধ্যে কত সম্মান থাকে ইজ্জত থাকে আর যার চেয়ে নিজেকে আমি বড় মনে করি সেখানে আমার কথাবার্তা সুর বদল হয়ে যায় দাঁড়ানোর ভাবভঙ্গি বদল হয়ে যায় অর্থাৎ ওই তাকাপুরির ভাব বড়ায় ভাব আমার দিলের মধ্যে আসে তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ হাদিসের মধ্যে আসে যদি আমি মোতাবাদ হয়ে যাই তো কি হবে আল্লাহ নবী বলেন যেমন যে আল্লাহর জন্য মানুষের কাছে নিজে ছোট হয়ে যাবে মানুষের সামনে নিজেকে ছোট করে দেখবে ছোট হয়ে যাবে আল্লাহ তালা তাকে বড় করে দেবে আর যে মোতাবাজ হয়ে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেবে মেরে মহতারা দোস্ত বুজুর্গ হজরত আলী রবি আল্লাহ তালামকে হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলছে আলী তোমাকে কি আমি আউ্বালিন আখরিনদের আখলাখ শিখে দিব হ্যাঁ অর্থাৎ তোমার আগে তোমার আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা পরে যারা আসবে তারা এই সকলের যে ভালো আখলাখ যেটা এটা তোমাকে আমি শিখাই দেব এরপরে বললেন হজরত আলী বললেন যে হা হ্যাঁ। তো হুজুর সাল্লাহ আলি সাল্লাম বললেন যে এর মফুমটা হলো এরকম যে যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি উপজাতক হয়ে ছোট হয়ে যে তার সাথে সম্পর্ক রাখো সম্পর্ক ছিন্ন করো না যে তোমার উপর জুলুম করে যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও আর যে তোমাকে দেয় না তোমাকে বঞ্চিত যে করে তাকে তুমি দাও জান্নাত রব্বাক তোমার রবের জান্নাত তোমার জন্য তৈরি হয়ে গেল তুমি জান্নাতে চলে যাও তো মেরে মোস্তারা মোস্তার বুঝুর্গ আমি যদি দিনের উপর চলতে চাই নবী যে দিন নিয়ে আসছেন যে দিনের মধ্যে আল্লাহ তাল দুনিয়া আখেরাতের কামিয়েবি রাখছেন দুনিয়া আখেরাতের কামিয়েবি রাখছেন তাইলে আমার একিনকে ঠিক করার মেহনত করা লাগবে আমার এবাদতকে সহি করার মেহনত লাগবে এবার সহি করার মেহনত লাগবে এবার সহি হবে তখন যখন নাকি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যেক প্রত্যঙ্গের জন্য যখন যেখানে যে হুকুম যেভাবে আল্লাহ তালা দিচ্ছেন ওইখানে ওই হুকুমকে ওইভাবে হুজুর সাল্লাহ সাল্লাম যেভাবে পুরা করছেন ওইভাবে পুরা করব ওইভাবে পুরা করব এবং আমার আখলাখটা এমন হবে যে আমার কারণে কেউ যেন বঞ্চিত না হয় আমার কারণে কেউ যেন লজ্জিত না হয় হ্যাঁ আমার কারণে কেউ যেন অপমানিত না হয় আমি যেন কারো হককে নষ্ট না করে থাকি আমার আমি যেন কারো পাওনাকে দেই না এরকম যেন না হয় মেরে মহত্তর আব্দস্তার বুজুর্গ যখন আমার আখলাখ ঠিক হয়ে যাবে আগের চার জিনিসের সাথে যখন আমার আখলাখও ঠিক হয়ে যাবে মেরে মুক্তর অবস্থান বুজুর্গ তখন আমার দিন পরিপূর্ণ হয়ে যাবে আমার দিন তখন ওজনই হবে সারি হবে সারি হবে তখন কে আমাদের ময়দানে اللہ عام ہو تو بات ہے اس کے لیے ہمیں علم و ذکر کی فضاؤں کو عام کرنا ہوگا وہ علم جو اللہ تعالیٰ نے وہی کے ذریعے سے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم پہ نازل فرمایا وہ وہ مبارک علم ہے کہ جب اس کی زندگی بھی اس کی روشنی میں زندگی چلے گی تو ٹھیک چلے گی اس علم سے ہٹ کے چلے گی تو غلط چلے گی اس علم کی ہمیں فضائیں بنانی ہوگی فضا کسے کہتے ہیں کہ جب معاشرے میں نیچے سے لے کے اوپر تک ہر طبقے میں اس کی بات چل رہی ہے تو کہتے اس بات کی فضا ہے غریبوں میں امیروں میں بادشاہوں میں فقیروں میں مردوں میں عورتوں میں جب ہر طرف جس بات کا تذکرہ چلے تو کہتے ہیں اس بات کی تو فضا ہے ہمیں علم اور ذکر کی فضائیں عام کرنی ہوگی اس لیے کہ یہ اللہ والا علم جس میں فضائل بھی ہیں مسائل بھی ہیں اور دونوں اپنی جگہ ضروری ہے فضائل کا علم تو ایمانیات میں سے ہے کہ جتنا فضائل کا علم عام ہوگا اتنا یقین میں ترقی ہوگی اور آدمی عمل کے راستے میں بڑھتا چلا جائے گا اب یہ کہ عمل کیسے کرنا ہے اس کو پھر علماء کے سے سیکھنا اس کے مسائل کو سیکھنا یہ بھی اسی درجے کا ضروری ہے اس میں ایک مبارکہ لگ گیا کہ بھائی ہمارے ہاں فضائل کی تعلیم ہے اس میں کوئی شک نہیں کہ اجتماعی طور پہ ہم فضائل کی تعلیم کریں گے لیکن اس کا یہ مطلب ہرگز نہیں کہ مسائل سیکھے نہ جائیں اس لیے کہ بغیر مسائل کے سیکھے عمل کریں گے تو اللہ جانے وہ عمل اللہ کے یہاں قبول بھی ہے یا نہیں فضر نماز میں لکھا ہے کہ ایک آدمی سات برس تک نماز پڑھتا ہے ایک نماز بھی قبول نہیں ہوتی اب یہ بے نمازی کو نہیں کہا نمازی کو کہا کیا وجہ کہ مسائل کو سیکھے بغیر نماز پڑھ رہا ہے کبھی رکو ٹھیک نہیں کرتا کبھی سجدہ ٹھیک نہیں کرتا کبھی کالا جلسہ میں کوتا ہی کرتا ہے کبھی کسی چیز میں کبھی کسی چیز میں تو اس میں فضائل کے حلقوں کو بھی عام کرنا ہوگا اور اس رخ پہ ہر مسلمان کو ڈالنے کی ضرورت ہے کہ ہر مسلمان اپنے علماء کرام کے پاس جا جا کر اپنے حصے کا علم سیکھے صبح سے شام تک جو چیز ہمیں پیش ہے گھر کی زندگی کیسے چلانی ہے ایک ہے ہمارا رواج کیا ہے ایک یہ کہ اللہ کے نبی اسلام نے کیا طریقے بتایا گھر کی زندگی چلانے کے کمائی کی زندگی ہے تو کمائی کی زندگی ہم آزاد نہیں ہے کہ جیسے دنیا والے تجارت کرتے ہیں ہم بھی ویسے کریں گے نہیں ہم تو اس کو دیکھیں گے کہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کمانے کے کیا طریقے بتائے پھر کما مال کما لیا خرچ کیسے کرنا ہے خرچ کے کیا طریقے ہیں اس کو سیکھنا اور اس پڑوس والوں کے ساتھ کیسے برتاؤ کرنا ہے اسے سیکھنا اپنے برادری رشتے داروں کے ساتھ کیسے سلوک کرنا ہے جو کچھ صبح سے شام تک پیش آ رہا ہے اس سب کو ان علماء کرام کے پاس جا جا کے سیکھنا جنہیں اللہ نے مسائل میں مہارت عطا فرمائی ہے اس علم کی فضائیں بنانی پڑیں گی اس لیے کہتے ہیں ہر مسجد میں تعلیم کرو ہر گھر میں تعلیم کرو حتیٰ کہ یہاں تک بات ہے دفتروں میں جو بیچ میں وقفہ ہوتا ہے اس میں بھی تھوڑی دیر ثواب کے لیے تعلیم کرو لوگوں کو اس میں جوڑو تعلیم علم کی فضائیں بنانی ہے علم کی فضا بنا دیں ایسے ہی اللہ پاک کے ذکر کی فضا کو عام کیا جائے ہر آدمی اللہ کی یاد کرنے والا بنے اور اللہ کے ذکر کے ذریعے سے اللہ کا تعلق اللہ کی محبت اللہ کا قرب حاصل کرنے والا بنے اللہ کا دھیان حاصل کرنے والا بنے اس لیے کہ ذکر سبب ہے اللہ کے دھیان کے حاصل ہونے کا دھیان کہتے ہیں اس بات کو اس بات کے استحدار کہ اللہ تعالیٰ سن رہے ہیں اللہ تعالیٰ دیکھ رہے ہیں اللہ تعالیٰ میرے ساتھ ہے جتنا اتنا دھیان کبھی ہوتا چلا جائے گا اتنا ہم نافرمانی سے بچتے چلے جائیں گے فروغ برداری بھی پڑھتے چلے جائیں گے یعنی جس آدمی کو یہ خیال ہو کہ اللہ تعالیٰ سن رہے ہیں تو وہ غلط بول سے بولے گا جسے یہ دھیان ہو کہ اللہ تعالیٰ دیکھ رہے ہیں وہ کوئی غلط قدم اٹھائے گا جسے یہ دھیان ہو کہ اللہ تعالیٰ میرے ساتھ ہے میرے بالکل قریب ہے وہ کیسے اللہ کی نافرمانی کرے گا یہ دھیان حاصل ہوگا ذکر پہ محنت کرنے سے محنت کرنا تاکہ ہمیں اللہ کا دھیان حاصل ہو جائے اور اس ذکر کو عام کرنا ہمارے گھروں میں مرد بھی عورتیں بھی بچے بھی بچیاں بھی سب ذکر ذکر میں تصویرات بھی ہیں تلاوت بھی ہے مصنون دعائیں بھی ہیں مصنوع اذکار بھی ہیں یہ کچھ ساری چیزوں پہ ہمارے گھروں میں بھی یہ فضا بن جائے ہمارے محلوں میں فضا قائم ہو جائے اور مسجد کی جماعت بھی اسے گھر گھر میں اس بات کی فضا بنانے کی کوشش کی جائے بازاروں میں اللہ کا ذکر ہو دفتروں میں راستوں میں جب تک آدمی کے ہونٹ اللہ پاک کے ذکر میں حرکت کرتے رہتے ہیں اللہ پاک کی رحمت اس پہ برستی رہتی ہے اللہ کی رحمت تو ہم ہر جگہ اللہ پاک کی رحمت اترنے کا ذریعہ بن سکتے ہیں تو جتنا اتنا علم اور ذکر کی فضائیں عام ہوں گی اس لیے کہ یہ علم اور یہ ذکر یہی سبب ہے یقینوں کی تقویت کا یعنی دعوت سے آدمی جو یقین حاصل کرتا ہے اس کو قوت ملتی ہے علم سے اور ذکر سے یہی عبادت کے صحیح نئے پہ آنے کا ذریعے بھی یہی بنے گا اور اخلاق کی درستگی کا ذریعہ بھی یہی بنے گا تو محترم بزرگوں دوستوں ہمیں تو علم اور ذکر کی فضائیں قائم کرنی ہوگی یہ وہ آباد ہے کہ اگر ان پہ محنت کر لی جائے اگر ان پہ محنت کر لی جائے تو انشاءاللہ محنت میں نبی کریم صلی اللہ علیہ وسلم کا طریقہ بھی زندہ ہو جائے گا اور زندگی کے شعبوں میں نبی اسلام کے طریقے چالو بھی ہو جائیں گے اس لیے یہ بنیادی ہے جس پہ ہمیں آپ کو محنت کرنی ہے اور ہر مسلمان کو اس ان بنیادوں پہ محنت کرنے والا بنانے کی محنت کرنی ہے تو میرا ہاں دوستوں کو محنت عبادت کے صحیح نظیر نظر آنر محنت کر ساتھ ساتھ نجر اخلاق کے درست کرار محنت ساتھ ساتھ চতুর্থ জিনিস যেটা আমাদেরকে ঠিক করতে হবে করতে হবে সেটা হলো এলম জিকেরের ফেজাকে আর করতে হবে অর্থাৎ সব জায়গায় এলেমের আলোচনা সব জায়গায় বসবাস করলেওয়ালা পুরুষ মহিলা বাচ্চা বুড়া সবাই আল্লাহ তালার জিকিরের মধ্যে সময় কাটায় অর্থাৎ আল্লাহ তালার ধ্যান সবার হাসিল হয় ফেজা কাকে আমরা যেখানে বসবাস করি সেখানে ছোট থেকে বড় পর্যন্ত জবাব সকলের মধ্যেই একটা কথা যদি চালু হয়ে যায় যে ছোট যারা তারাও এটা আলোচনা করতেছে বড় যারা তারাও এটা আলোচনা করতেছে খেত খামারে কাজ করতেছে তারাও এই জিনিস আলোচনা করে যারা নাকি অফিসার জগতে আছে তারাও একই জিনিসের আলোচনা করে হ্যাঁ তখন মানুষ কি বলে আরে এটা তো একটা ফেজা কায়েম হয়ে গেছে এখানে ঘরে বাইরে সব জায়গায় যে আলোচনাটা সকলে মিলা করে সকলে করে দুইজন একত্রিত হলে করে পাঁচজন একত্রিত হলে করে রাস্তায় চলতে চলতে করে বাজারে করে দোকানে করে চায়ের দোকানে করে এটা হলো ওই জিনিসের ওই কথাটার ফেজা অনুরূপভাবে সব জায়গায় এলেমে জিকেদের ফেজা কায়েম করা এলেমের চর্চা সব জায়গায় যে যারা দেখতেছে বলতেছে ভাই এটা কি করা যাবে এটা কি খাওয়া যাবে এটা কি ব্যবহার করা যাবে ভাই আতরটা কিনতে চাইতেছি ব্যবহার করা যাবে এলেমের ফেজা এলেমের ফেজা বলেন যে এটাকে আম করা সব জায়গায় এলেমের চর্চা শুরু হয়ে যায় মানুষ নিজের হাত কদমকে উঠানোর আগে নিজেকে এলেমের মোহতাজ মনে করে যে কেমনে উঠাবো জিজ্ঞেস তো করিনি জিজ্ঞেস করে নেই তারপর তো মেরে মহতারা হজকে বুজুর্গ এলম আর জিকিরের ফেজাকে হাম করা এলেমটা তো হলো দুই রকম একটা হলো ফাজাইলের এলেম আর একটা হলো মাসাইলের এলেম বলে যে অনেকে বলে দাওয়াতের মেহনত যারা আমরা করার চেষ্টা করতেছি করতে তো পারিনি তাদেরকে বলে তোমাদের কাছে তো খালি ফাজাইলের এলেমেই টানে হ্যাঁ বেশাক আমরা যখন আল্লাহ রাস্তাতে যাব তখন আমরা ফাজাইলের হালকাই লাগাব এই কথাটা অর্থ এই না যে আমাদের মাসলা মাসেলা শিখতে হবে না আমাদের সকলকেই আল্লাহ তালার সকল এবাদতের সকল হুকুমে মাসাইল আমাদেরকে শিখতে হবে যার যে জিনিসের সম্মুখীন হইতেছে ওই জিনিসকে নিয়ে সে একজন মাহের আলেন যেদিকে মাসলা মাসাইল সম্বন্ধে ভালো অবগত ওনার কাছে যে শিখতে হবে নামাজটা সহি তরিকা ওনার কাছে যে শিখতে হবে রোজাটাকে ঠিক রাখার তরিকা ওনার কাছ থেকে শিখতে হবে কামাই রুজির তরিকা ঠিক শিখতে হবে এমন না যেন এখন বড় হয়েছি বিয়ে শাদী হয়েছে ঘর হয়েছে এখন আমাকে কামাই করতে হবে অবসর আমরা কামাই করতে হবে আমার কামাই করে আমাকে কামাই করবে না এটার আগে ওলামাদের কাছে আমাকে যেতে হবে ওলামাদের কাছে যে জিজ্ঞেস করতে হবে যে আমি একজন মুসলমান আমি একজন মোমেন কোন জিনিস কামাই করলে কিভাবে কামাই করলে কোন কামাই রুজিতে লাগলে আমার ইমান ইসলামের কোনো ক্ষতি না হয় তার কাছ থেকে জেনে আসতে হবে কামাই করার আগেও কামাই করার তরিকা জানতে হবে কি কামাই করবো তাও হালাল কি হারাম এটা জানতে হবে এখন যখন কামাই হয়ে গেল তখন আবার যেতে হবে এখন তো আমি কিছু কামাই রয়েছে কিছু খরচ কিভাবে করবো এই কামাইয়ের মধ্যে হকদার কে কে আছে কাকে কাকে দিতে হবে কাকে কাকে না দিলে কে আমাদের ময়দানে এই কামাইয়ের কারণে খরচের কারণে আমি ঠেকে যাব ওলা আমাদের কাছে জিজ্ঞাসা করতে হবে মেরে মহতারা আন্দোলন ভাবে মাসাইলের এলেম জরুরি অনুরূপভাবে ফাজাইলের এলেম জরুরি ফাজাইলের এলেম তো হল ইমানের সাথে সম্পৃক্ত কারণ আমলের লাভের কথা মানুষ যখন শুনতে থাকবে আমলের লাভের কথা মানুষ শুনবে আর ওই অনুযায়ী আমল করবে তার থেকে ইমান বাড়তে থাকবে আমলের দ্বারা কি হবে ইমান বাড়তে থাকবে আর ইমান যত বেশি বাড়বে তত সে আল্লাহ ভয় তার মধ্যে পয়দা হতে থাকবে এই জন্য মাসাইলের এলেমও জরুরি ফাজাইলের এলেমও জরুরি এমন না যে আমরা তো ফাজাইলের তালিমের লয়ে বসে দিচ্ছি আমাদের মাসলা মাসাইলের এলেমের দরকার নেই না মাসলা এলেম আমাদের জন্য জরুরি খুব জরুরি তো মেরে বুজুর্গ অনুরূপ ভাবে আল্লাহ এই ফাজাইলের ফাজাইলের তালিমের হালকা থেকে আমরা আল্লাহর যখন চলবো তখন এই হালকা তো লাগাবোই নিজের ঘরের মধ্যে ফাজাইলের তালিমের হালকা যেন চলে নিজের মসজিদেও ফাজাইলের তালিমের হালকাতে আমি বসবো যদি এটা ফেজা বানাইতে চাই ঘরে বাইরে বাজারেও যেন ফাজাইলের তালিমের হালকা হয় বলেন তো এই পর্যন্ত বলা হয় যে কোনো মানুষ যদি চাকরি যারা চাকরি করে তাদের যে দুপুরের সময় একটু টিফিনের টাইম থাকে ওই সময়ের জন্য সে ফাজাইলের হালকা তালিমের হালকা করে বানায় আশেপাশে যারা আছে তাদেরকে ডাকে যাতে করে ওইখানেও এলেমের একটা মাহল এলেমের একটা ফেজা কায়েম হয় এলেমের একটা ফেজা কি হয় এলেম একটা ফেজা কায়েম হয় মেরে মস্তরাম দোস্ত বুজুর্গ যেমনি ভাবে এলেম জরুরি অনুরূপ ভাবে জিকিরও জরুরি জিকিরের দ্বারা আল্লাহ তালা ধ্যান নসিব হয় আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি না কেন আমি যদি আল্লাহ তালার জিকিরের মধ্যে থাকি সব আমাদের একটা পরিমাণ নির্ধারণ করা আছে জিকিরের কোন পরিমাণ নির্ধারণ করা নাই জিকিরকে তো আল্লাহ তালা অধিক পরিমাণে করার জন্য বলছেন আল্লাহ জিকিরের মধ্যে থাকি জিকিরের দ্বারা মাকসাদ থাকি জিকিরের দ্বারা মাকসাদ হল আল্লাহ তালা জ্ঞান পয়দা হয়ে যায় কিভাবে কিভাবে আল্লাহ জ্ঞান পয়দা হয় যে সার্বক্ষণিক ভাবে চব্বিশ ঘন্টা তার দিলের মধ্যে এই কথাটা যেন থাকে যে আল্লাহ তালা দেখতেছেন আমি কি করতেছি আল্লাহ তালা জানেন আমি কি করতেছি আল্লাহ তালা আমার সাথে আছে কোন মানুষের যদি এই কথাটার প্রতি বিশ্বাস থাকে এখানে থাকে যে আল্লাহ আমি কি করতেছি আল্লাহ তালার জানা আছে আল্লাহ তালা জানা আছে তাহলে সক্ষম সে করতে পারবে আর মানুষ কত সতর্ক হয় যে আমি যেটা করি পুলিশে জানে রিপোর্ট আছে র্যামে জানে তাইলে আল্লাহ তালা জানেন এই কথাটার বিশ্বাস যদি অন্তরে থাকে তাইলে কত গুণা তার জন্য ছাড়া সহজ হয়ে যাবে কত গুণা সে করতে পারবে না আল্লাহ তালা দেখতেছেন আমি আল্লাহর সামনে আল্লাহ দেখতেছেন তখন কি গুণাটা করতে পারবে আর যদি একদিন হাসিল হয়ে যায় চূড়ান্ত যেটা সেটা হলো আল্লাহ আমার সাথে আছে আল্লাহ সাথে আছেন এই দিন যার ভিতরে আছে এই বিশ্বাস যার ভিতরে আছে মেরে মোহতারা অবস্থান বুজুর্গ সে কি আল্লাহর সামনে আল্লাহর কোন রাফারমান করতে পারবে মেরে মোহতার অবস্থান বুজুর্গ অধিক পরিমাণে জিকিরের দ্বারা যখন আল্লাহ তালা ধ্যান নসিব হবে তখন গুণাহ ছাড়া সহজ হয়ে যাবে নেকি করার রাস্তা আমার জন্য প্রশস্ত হয়ে যাবে আল্লাহ তালার নৈকট্য অর্জন হবে আল্লাহ তালার সাথে আমার গুরুত্ব কমতে থাকবে আল্লাহ তালা আমার উপর রাজি হয়ে যাবে আল্লাহ তালা কি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন মেরে মস্তর অন্তস্ত বুজুর্গ এই জন্যে উনি কি বলছেন এলম ও জিকেরের ভেজাকে আম করা অর্থাৎ এটা ব্যাপকভাবে পরিবেশের সৃষ্টি হয় সকলেই এলেমের জিকেরের মধ্যে মজবুত থাকে সকলের মুখেই এলেমের আলোচনা আর সকলের মুখেই জিকে আল্লাহ তালার জিকির এটা হয়তো যদি হয় একেবারে ঘরের থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত বাচ্চার থেকে নিয়ে বুড়া পর্যন্ত সকলেই এলেমের চর্চা করে সকলেই ফাজাইলের তালিমের হালকার পাবন্দি করে সকলেই আল্লাহ তালার জিকির করে তখন যে এলেমের জিকিরের ফেজা আম হবে এলেমের জিকিরের ফেজা যখন নাকি আম হয়ে যাবে তখন মানুষ সমস্ত রকমের জ্বালানির থেকে মাহফুজ থেকে আল্লাহ তালার নাফামানির থেকে বাঁচতে পারবে এবং আল্লাহ তালার সমস্ত হুকুমকে সে আল্লাহ তালার মতো পুরা করতে পারবে এটা আমাদের জীবনের জন্য খুব জরুরি জিনিস ভাই اللہ تعالیٰ کو راضی کرنا اللہ تعالیٰ کو حاصل کر لینا پا لینا جس کا مقصود اللہ بن گیا اس کے لیے ساری محنت بہت آسان ہے اور جس کے سامنے اللہ کو حاصل کرنا مقصود نہ بنا تو اس کے لیے چیزیں بہت مشکل ہیں اس لیے بہت بزرگ دوستوں ہمیں تو ہر حال میں اللہ ہی کے لیے کرنا ہے اللہ ہی کے لیے کرنا ہے اور پھر یہ کہ اس کو اس کو دیکھنا ہوگا کہ کس چیز میں اللہ کی رضا زیادہ ہے یعنی ہمارے میں ایک شوق پیدا ہو جائے ایک ذوق پیدا ہو جائے کہ ہمیں تو اللہ سے اللہ پیمانے کے اللہ پاک کو راضی کرنا ہے ایک آدمی انفرادی طور پہ اپنی زندگی کو دین کے مطابق بنا لیتا ہے اس میں بھی اللہ راضی ہوتے ہیں لیکن اللہ تعالیٰ شاہ پہ بہت خوش ہوتے ہیں جب اللہ کا بندہ دوسرے بندوں میں پھرتا ہے اور جا کر منت سماجت کر کے خوشامد کر کے ایک اللہ کے روخ بندے کو اللہ سے ملانے کی کوشش کرتا ہے کو بہت پسند اور پھر حضور اکرم صلی اللہ علیہ وسلم کا امتی ہونے کی وجہ سے اللہ تعالیٰ سے ہماری ذمہ داری قرار دے ہے ہم حضور کی امتی ہیں آپ کو امتی ہونے کا مطلب کیا ہے بھائی جب ہم حضور کی امتی ہیں تو نبی علیہ السلام والا کام ہمارا کام ہے تجارت زراعت یہ جو چیزیں ہیں یہ ہمارا اصلی کام نہیں ہے ہماری ضرورتیں ہیں ضرورت کے سن میں لگیں گے بلکہ لگنے کے جو طریقے بتائے اسی کے مطابق لگیں گے اس پہ بھی اللہ کے یہاں سے اجر ملے گا لیکن ہمارا دنیا میں وجود ان چیزوں کے لیے نہیں ہے کہ چھوٹے گھر سے بڑا گھر بن جائے تھوڑے مال سے مال حاصل ہو جائے چھوٹے عہدے سے بڑا عہدہ ہو جائے یہ ہمارے دنیا میں وجود کا مقصد نہیں ہے اللہ تعالیٰ نے ہمارا مقصد وہ قرار دیا جو مقصد جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی بے کا ہے کہ ساری دنیا کے سارے انسان کیا مت آنے والے وہ سارے کے سارے ایمان اسلام میں آ کر اللہ پاک کی ذاتی آنے پہ یقین کرتے ہوئے ان اعمال کو اختیار کر لیں تاکہ اللہ تعالیٰ خوش ہو کے ان کی آخری بنا دے دنیا میں بنا دیں اس کے لیے اللہ تعالیٰ نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کو سارے جہان کے لیے نبی بنا کے بھیجا اور آپ کی نیابت میں یہ پوری امت کہتے پوری امت مجموعی طور پہ نبی علیہ السلام کی نائب ہے ایک فرد نائب نہیں ہوتا پوری امت نائب ہے اور اس نیابت کا تقاضا کیا ہے کہ ہم بھی حضور پاک صلی اللہ علیہ وسلم والے طریقے سے آپ والے عمر کلمے کو لے کے آپ والی عمر زندگی کو لے کے دنیا میں پھرے دنیا میں پھرے کوئی انسان یعنی ہمارے اندر کا جذبہ تو یہ ہو انسانوں کی ہمدردی میں خرخائی میں کہ اللہ ان سارے انسانوں کو ہدایت دے دے اس لیے کہ خدا نہ خواستہ خدا نہ خواستہ اگر کوئی شخص اس ہدایت سے بالکل خالی دنیا سے چلا گیا جسے کفر و شرک کہتے ہیں تو تو بےچارا مرتے ہی ایسی مصیبت میں گرفتار ہوگا کبھی نکلنا نصیب نہیں ہوگا وہ تو ہمیشہ کی آگ میں چلا گیا ہمیشہ کی آگ میں چلا گیا اور وہ جو نبی علیہ السلام کے اندر کا غم تھا فکر تھا ہمدردی اور خرخائی تھی انسانوں کے بارے میں وہ اس ہمدردی اور خرخائی کے جذبے سے جماعتیں بنا بنا کے دنیا میں پھرنا اور دنیا بھر کے انسانوں کو اللہ کی طرف بلانا اللہ کی طرف بلانا کی طرف بلانا حضور اکرم صلی اللہ علیہ وسلم والے آباد کی طرف بلانا ہمارا دنیا وجود اس کے لیے ہے مسلمانوں میں کیوں پھرتے ہیں کہ یہ امت یہ تو نبی اسلام کی نیابت میں حضور والی محنت کی ذمہ دار بنا کے بھیجی گئی ہے اور کم قسمتی سے آج ہمیں اس کا احساس نہیں ہے کہ یہ ذمہ داری اللہ نے ہمیں دی نبیوں والے کام کی ذمہ داری سید المبیا صلی اللہ علیہ وسلم والے کام کی ذمہ داری جو بہت بڑی شراکت کی بات ہے کرامت اور افتخار کی بات ہے آج سچی بات ہے کہ ہمیں اس ذمہ داری کا احساس نہیں رہا اس کی جماعتیں مسلمانوں میں پھرتی ہیں کہ مسلمانوں میں پھر پھر کر ایک ایک مسلمان کی منت کی جائے سماجت کی جائے ترغیب دیجیے اور اس بات کی آمادہ کیا جائے کہ ہم حضور کی امت ہی ہمارے ذمے سارا جہان ہے ہم ایک محلے کے نہیں ہیں ایک شہر ایک ملک کے نہیں ہیں ہم تو عالمی نبی کے عالمی امت ہی ہمارے ذمہ سارا جہان ہے اور سارے جہان کو سامنے رکھ کر نیت کرنا اور اس کے مطابق قدم اٹھانا جتنے قدم ہم چل سکتے ہیں اتنے قدم ہم خود چلیں گے آگے نہیں جا سکتے تو اللہ سے دعا مانگیں گے اب اللہ تعالیٰ چاہے تو ہمیں آگے کی توفیق دے دے یا اللہ ہمارے اس کے اوروں کو تیار کر دے جو اس سے آگے چلنے والے بن جائیں تو اس کو لے کے دنیا میں پھرنا کیسے یہ اللہ کو اتنا پسند ہے جو آدمی نے گھر سے قدم نکالا ہر قدم پہ سات نے کیا سات سو گناہوں کی معافی سات سو درجوں کی بلندی ہر قدم پہ اب ایک آدمی چلے میں نکلا کتنے قدم بنے گے تین چلے میں نکلا پانچ مہینے میں نکلا دنیا میں پھرا کتنے قدم بنے گے کوئی حساب کر سکتا ہے یہ تو فرشتے مقرر جو لکھ رہے ہیں قدموں کو لکھ رہے ہیں اللہ کے راستے میں چلتے ہوئے خرچ کیا ہر خرچ کے بدلے میں سات لاکھ گنا ہر خرچ کے بدلے میں سات لاکھ گنا اللہ کے راستے میں نکل کر نماز پڑھی روزہ رکھا ذکر کیا خرچ کرنے پہ سات سو گنا اور بڑھا دیا گیا ان سات لاکھ سے بھی سات سو گنا اور انچاس کروڑ بڑھ گیا پھر اللہ کے راستے میں چلتے ہوئے بھوک آ گئی پیاس آ گئی تھکاوٹ آ گئی اور وادیوں کو طے کرنا یہ سب اچھا عمل بنا کے لکھا جا رہا ہے کل قیامت میں تولا جائے گا یہ بھوک تولی جائے گی پیاس تولی جائے گی تھکاوٹ تولی جائے گی یہ اللہ کے راستے میں پھرنا اس کی ناگواری سے بھی توڑا جائے گا ایک صبح لگی اللہ کے راستے میں یا ایک شام لگی فرمایا فرما دنیا دنیا جو کچھ دنیا کے اندر ہے یہ سب سے زیادہ بہتر ہے چلتے دعوت نے کسی کو اللہ کی طرف بلایا تو اللہ تعالیٰ کیا فرماتے ہیں مجھ سے بہتر کس کی بات ہو سکتی ہے جو لوگوں کو اللہ کی طرف بلائے دنیا میں ہر وقت لاکھوں کروڑوں انسان بول رہے ہیں اللہ کے ہاتھ سب سے اچھا بول کس کا بول ہے اس شخص کا بول ہے جو اللہ تر لوگوں کو بلانے کے لیے بول رہا ہے اللہ کو سب سے اچھا لگتا ہے اس آدمی کا بول جو اللہ کے بلانے کے لیے بول رہا ہے متو دوستوں یہ چھوٹی سی دنیا ہے اللہ نے دنیا کی وسعتیں سمیٹ دی دنیا کی وسعتیں سمیٹ دی آدمی صبح بیٹھے جہاز پہ تو چوبیس گھنٹے کے اندر دنیا کے کنارے پہ پہنچ جاتا ہے ہم جیسے کمزور آئے اللہ نے سہولتیں پیدا کر دی دنیا کی وسعتیں سمیٹ دی صحابہ کے اندر کا جذبہ تو عجیب تھا سواریاں نہیں تھی اونٹوں پہ گھوڑوں پہ پیدل اللہ کے راستے میں نکلے اور اللہ تعالیٰ نے اور اس میں بھوک آئی بھوک کو برداشت کیا پیاس آئی پیاس کو برداشت کیا بغیر جوتوں کے چلے کپڑوں کی کمی کے باوجود چلے گھر بار کی جدائیاں برداشت کی اللہ تعالیٰ نے ان کے پھرنے کو قبول فرما کر عالم گھر میں اسلام کی باتوں کو چلا دیا یہ جو ہمیں دنیا میں اسلام نظر آتا ہے یہ انہیں کی لگاؤ تھا کاشتکاری کا گاڑی کا دوستو دوستوں یہ وہ راستہ ہے جس جس کو سارے انبیاء علیہ السلام لے کر آئے جس راستے پہ انبیاء چلے صحابہ چلے ہم آپ بھی چلیں گے اللہ کل کے ہمیں حشر ان کے ساتھ کر دیں گے کیسا مزہ ہوگا کیسا مزہ اصل مسئلہ تو آہم کا ہے جنت کا ہے مزار حشر میں حضور اکرم صلی اللہ علیہ وسلم جب امت کو لے کے چلیں تو ہم بھی آپ کے ساتھ اللہ کے سامنے پیش ہو جائیں آج محنت کا میدان ہے جوانیاں ہیں اللہ کے راستے میں جوانیاں لگ جائیں اس جوانی کو اللہ ہمیشہ کی آخر کی جوانی دیں گے جس میں کبھی بڑھاپا نہیں آئے گا یہ بڑھاپے اللہ کے راستے میں لگ جائیں اس اس کے بدلے میں اللہ کو جوانی میں تبدیل کر کے جنت میں داخل فرمائیں گے آج دنیا میں تھوڑی دیر کی جدائی برداشت کریں گے ان گھر والوں کی اللہ کے لیے کل اللہ تعالیٰ ہمیشہ کے لیے ان گھر والوں کا ساتھ ہمیں نصیب فرما دیں گے جنتوں میں اصل مزے کی جگہ پہ جنت ہے کیا چھوٹی چھوٹی چیزوں نے ہمیں اتنی بڑی جنت سے غافل کر دیا اور اللہ تعالیٰ بھی سنا علماء کرام سے کہ کل قیامت میں جب علیہ السلام کی کرسیاں لگیں گی تو ان کے قریب کچھ کرسیاں لگائی جائیں گی جن پہ جو لوگ بیٹھیں گے ان پہ نبوت کی علامت نہیں ہوگی تو انبیاء علیہ السلام پوچھیں گے یہ کون لوگ ہیں تو عرض کیا جائے گا فرشتے بتائیں گے کہ یہ امت محمدیہ کے افراد ہیں اور فرماتے ہیں کہ لکھا ہے کہ گلیوں میں پھرتے تھے گلیوں میں پھرتے تھے لوگوں کو اللہ طرف بلانے کے لیے کو یہ آج کی گشتوں کی قدر یہ تعلیم کے حلقوں کی قدر یہ اللہ کے راستے میں پھرنے کی قدر کل جب قیامت میں اللہ ایک ہی چیز کو گنوا کر اس کا دیں گے تو پھر تو آج ہی خواہش کرے گا دنیا میں ساری زندگی اسی میں لگائی ہوتی آج تو مطالبے چھوٹے رہ گئے آج تو مطالبے چھوٹے رہ گئے اور ہمیں کیا کہتے ہیں کہ بار ملکوں میں جانے کے لیے کتنا وقت ہو پانچ مہینے پانچ مہینے کیا ہے زندگی میں کتنی دفعہ ہم پانچ مہینے گزار چکے مال کمانے میں اور جی بچوں کی ضرورتوں کو پورا کرنے میں جو اللہ کے راستے میں وقت لگیں گے اس کی تو اللہ کے یہاں کتنی قرضانی ہے آج ہم تھوڑی سی ہمت کر لیں আল্লাহ তালাকে রাজি করা দিনের মেহনতের দ্বারা দিনের জন্য যার নাম কোরবানি করার দ্বারা যদি এই মাকসাদটাই থাকে এই মাকসাদে যদি করে তাহলে তো আল্লাহ তালা এক মূল্যায়ন করবেন আল্লাহ কাছে মূল্য হবে যদি আল্লাহ রাজি করা ছাড়া অন্য কোনো মাকসাদে করে সেই মেহনতের কোনো দাম হবে না এর ফলে বিনিময় আল্লাহ তালার কাছ থেকে পাওয়া যাবে না মেরে মক্তার দোস্তার বুজুর্গ দিন হলো একটা রশি যেই রশি মজবুত করে ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার রশি হল দিন আর এই একমাত্র উদ্দেশ্যেই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ তালাকে রাজি করতে পারি আল্লাহ তালাকে খুশি করতে পারি এটার জন্যই আমাকে দিনের উপরে চলতে হবে সমস্ত কাজ আমাকে করতে হবে বলেন যে কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে আর আগেও কয়েকবার বলা হয়েছে যে আমলের ওজন বাড়ে দুই জিনিসের দ্বারা একটা হলো আখলাকের দ্বারা একটা কি ভাই এখলাসের দ্বারা অর্থাৎ আল্লাহ তালাকে রাজি করার জজ্ব আর কিছু চাই না আল্লাহ রাজি হয়ে আল্লাহ রাজি হয়ে এর দ্বারা আমলের ওজন বাড়বে একজন মানুষ যদি ব্যক্তিগতভাবে মেহনত করতে করতে করতে করতে আল্লাহ আপনার সাথে তার তাল্লুক পয়দা হয়ে যায় আল্লাহ আপনার আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা তার উপর বহুত খুশি হবে আল্লাহ তালা তাকে বহুত মহব্বত করেন কিন্তু কোন মানুষ যদি কোন মানুষ যদি আরো যারা আছে আরো যারা আছে তাদের উপরে মেহনত করে তাদের কাছে যায় তাদের কাছে অনুরোধ অনুনয় বিনয় করে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আল্লাহ তালার সাথে তাল্লুক জুড়ে দেওয়ার জন্য যদি মেহনত করে আল্লাহ তালা এই বান্দাটাকে বান্দাটাকে অনেক বেশি পরিমাণে মহব্বত করে যেটা নবীদের কাজ ছিল নবীরা মানুষের কাছে যেয়ে যেয়ে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আল্লাহ তালার সাথে তাল্লুক পয়দা করার জন্যই নবীরা মেহনত করতেন নবীরা মেহনত করতেন মেরে মুক্তর দোস্তের বুজুর্গ আর আমরা তো মহিলাগুলো মত যেই নবীর পরে আমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে এই নবী তার মেহানতকে কেমন পর্যন্ত চালায় রাখার জন্য চালু রাখার জন্য আমরা সকলে মিলে উম্মতের সকলে মিলে হলে নবীর নায়ক একজন মানুষ নবীর নায়ক হতে পারে না উম্মতের সকল আফাস মিলা হলে আমরা নবীর নায়ক আমাদের জিম্মা হলো এই কামটা যে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মানুষের বাড়িতে বাড়িতে যে মানুষকে খোসামত করে মানুষের সাথে কাছে অনুনয় বিনয় করে অনুরোধ করে তাদেরকে আল্লাহ তালার সাথে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য রাস্তাটা তাদের থেকে তাদেরকে বলা এবং আল্লাহ তালার সাথে তাল্লুক পয়দা করে দেওয়ার জন্য চেষ্টা করা মেরে মস্তরাম বুজুর্গ কোন একজন মানুষ যদি আল্লাহ তালাকে চেনা ছাড়া আল্লাহ তালাকে মানা ছাড়া যে আল্লাহ তালাকে চিনলও না আল্লাহ তালে মানলও না কাপের বসে খেয়ে সে দুনিয়াতে চলে যায় মেরে বক্তর আপনার বুজুর্গ মৃত্যুর সাথে সাথে কতখানি বিপদ এসে পড়ে যান কতখানি বিপদ এসে পড়ে যান সোজা আজাদের মধ্যে সে গ্রেফতার হয়ে যাবে যে আজাদের থেকে যে কঠিন আজাদের থেকে সে জীবনে কোনোদিনও আর কোনোদিনও সে আর বের হতে পারবে না জীবনকালের অনন্তকাল অনন্তকালের মধ্যে কোনোদিন সে ওখান থেকে বের হতে পারবে না কোনোদিন সে বের হতে পারবে না মেরে মস্তরা দস্তা বুজুর্গ এই জন্য আমাদের জিম্মা হইল সমস্ত মানুষের কাছে যেয়ে যে তাদেরকে বলা তাদেরকে বুঝানো তাদেরকে অনুরোধ করা তাদের হাতে পায়ে ধরা তাদের কাছে দাতা হওয়া মেরে মক্তরাম দস্তার বুজুর্গ যদি এটা করতে এইটাই হলো আমাদের জিন্দগির মাকসাদ আল্লাহ তালা এই জন্য হুজুর সুন্দর উন্মত বানাইছেন আমাদেরকে শুধুমাত্র কামাই রুজি ধান্দার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠান নাই ক্ষেত কৃষি করার জন্য পাঠান নাই চাকরি বাকরি করার জন্য পাঠান নাই মিন কল কারখানা বাড়ানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠান দেন হ্যাঁ ওইটা আমাদের জরুরতের মধ্যে ওইটা কি আমাদের জরুরত ওর মধ্যে কখন লাগবো কতটুকু লাগবো কিভাবে লাগবো এটার ফেসলাও এলেমের মধ্যে আছে এইটাও যে মন মতো করলে চলবে না এইটাও এলেমের মধ্যে যে দিন আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আর এই দিনকে বোঝার জন্য জানার জন্য দিনকে মানার জন্য যে এলেম আল্লাহ তালা ওহির মাধ্যমে পাঠাইছেন ওই এলেমের মধ্যে আছে যে তুমি তোমার জরুরতের জন্য কতটুকু সময় দিতে পারবে আর বাকি তোমাকে যে জন্য বানানো হয়েছে পাঠানো হয়েছে এটার জন্য তোমাকে কতটুকু সময় দিতে হবে এটা ফাইসলা করা আছে এই অংশটাকে নির্ধারণ করা আছে আপনার আবার মন মতো করলে হবে না মেরে মস্তরা অভ্যস্তার বুঝুর্গ হ্যাঁ এমন হইতে পারে যে নবীর নেয়াদতের কারণে নবীওয়ালা জিম্মেদারি আদায় করতে যাওয়ার কারণে অনেক সময় আমি প্রচন্ড ক্ষুধার সম্মুখীন হয়ে যাব যেখানে আমার কোন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না মেরে মোখতারাম দোস্ত বুজুর্গ আমার এই ক্ষুধাটাও আল্লাহ তালার অজানা থাকবে না আল্লাহ তালা আমার ক্ষুধাটা সম্বন্ধে জানবে যদি আমার এই ক্ষুধার কষ্টটা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে অর্পিত দায়িত্বকে আদায় করার জন্য হয়ে থাকে তো কেমতের মধ্যে এই ক্ষুধা নেকির পাল্লায় ওজন হবে আল্লাহ তালে জানেন যে এই খোদার মধ্যে ওজন কি পরিমাণে বাড় পিপাসার কষ্ট কে আমাদের ময়দানে নেকির পাল্লায় ওজন হবে আর এই পিপাসার কষ্ট থেকে কতখানি ওজন আলা বানাবেন আল্লাহ তালেই ভালো জানে মেরে মোখতারা দোস্তার বুজুর্গ আমাদের কিন্তু এই জন্য বানানো হয়েছে যখন নবীলা কাম আমরা করতে যাব এই জন্য বলা হয় জামাত জামাত বানায় সারা দুনিয়াতে ছড়াই পড়া নিজের এলাকাতে মেহনত করা জামাত জামাত বানায় যখন আমরা বেরোবো একটাই মাত্র মাকসাদ আল্লাহ তাল্লাহর বান্দাদের সম্পর্ক আল্লাহর সাথে কি করে হয়ে যায় আল্লাহর বান্দারা আল্লাহ তালাকে কি করে জানে আল্লাহ তালা কি করে মানতে পারে আল্লাহকে কি করে রাজি করতে পারে অন্য কোন মাকসাদ না এটার জন্য যখন ঘরের থেকে বের হবে আল্লাহ এক একটা কদমে আল্লাহ তালা তার সাতশো নেকি দিয়ে দিবেন এক একটা কদমে আল্লাহ তালা সাতশত গুণাহকে মাফ করে দিবেন এক একটা কদমে আল্লাহ তালা সাতশত ইমানি প্রমোশন তার দরজাকে বলন্দ করে দিবেন আল্লাহ এখন চিন্তা করেন যেখান থেকে দুনিয়ার একেবারে পূর্ব সীমানার দিকে চলে যাবে শেষ সীমানা চলে যাবে মেরে মস্তরাম দস্তর যুগ তাতে কত লক্ষ কত কোটি কদম কদম হবে হ্যাঁ। কত কোটি কোটি কদম হবে আর এই কোটি কোটি কদমে কত গোড়া মাপ হবে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ যদি ওইখানে যে নিজের প্রয়োজনে বের হওয়ার পরে নিজের প্রয়োজনে কোন টাকা পয়সা সে খরচা করে একটা টাকা যদি সে খরচা করলো সাত লক্ষ টাকা দান করে নিকে আল্লাহ তাল্লাহ তাকে দিয়ে দিল খরচ করলো নিজের উপরে নেকি পাবে কিসের দান করা হ্যাঁ? আর নেকি হয় কোন দানে যেটা আল্লাহর কাছে কবুল হয় কবুল না হলে তো নেকি হয় না অর্থাৎ কবুল দানের নেকি আল্লাহ তালা তাকে দিয়ে দিল আর যদি কোনো এবাদত বন্দিগি করে এবাদত করে আল্লাহ তালা এর চেয়ে সাতশো গুণ বাড়াই দিবেন অর্থাৎ আল্লাহ তালা তাকে এক একটা নেক আমাদের আমলের বিনিময় উনপঞ্চাশ কোটি গুণ আল্লাহ তালা তাকে বাড়াই দিল মেরে মুক্তরাম দোস্তর বুজুর্গ একটা সকাল আল্লাহ রাস্তাতে ব্যয় করতেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে একটা বিকাল ব্যয় করতেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম মেরে মুক্তরাম দোস্তর বুজুর্গ এগুলো কোনো বড় কথা না এইগুলো কোনো বড় কথা না বড় কথা হলো কি আমাদের ময়দানে যখন আল্লাহ তালার খাস বান্দাদের জন্য আসন বিন্যাস করা হবে চেয়ার সাজাবে আল্লাহ তালার খাস বান্দারা নবীরা তাদেরকে বসানোর জন্য চেয়ার সাজাবে তখন কিছু চেয়ার নবীদের সংখ্যার চেয়ে বেশি কিছু চেয়ার থাকবে ওইখানে যে কিছু মানুষ বসবে তো জিজ্ঞেস করবে এরা আবার কোন নবী নবীতে এক নবী তো আরেক নবীকে চিনতেন এরা আবার কোন নবী অন্যান্য হুজরতের থেকেই পরিচিত এরা আবার কোন নবী এরা কারা বলে যে এরা নবী না এরা হলো উম্মতে মোহাম্মদের কিছু লোক রে মহতারাম দোস্তর বুজুর্গ কারণ কি এখানে জায়গা পাইছে কেন হাদিসের মধ্যে আছে তারা গলিতে গলিতে যে যে মানুষকে আল্লাহ তালার দিকে ডাক আল্লাহ তালার দিকে ডাকত এক তো হইল যে আল্লাহ তালা আমাদেরকে এমন মাকাব দিবেন এমন মর্যাদা দিবেন আর একটা হলো হাজারো মানুষের জন্য জাহান নাম থেকে বেঁচে আল্লাহ তালাকে পাওয়ার আল্লাহকে আল্লাহর কাছে পৌঁছার আল্লাহকে রাজি করার একটা রাস্তা খুলে আসবে কারণ দিন হলো আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার একটা রাস্তা দিন হলো ওই রশিদ এক মাথা যেটা বান্দার কাছে আছে আর এক মাথা আল্লাহ তালার কাছে আছে ওইটা কি বলে দিন ওই নিচের মাথা যে ধরবে আল্লাহ তালা তাকে তাই না আল্লাহ তালার কাছে নিয়ে যাবে মেরে মহতরাম দোস্তার বুজুর্গ সাহাবা দেখত ওনারা কোন ওই সীমানা বা সময়কে নির্ধারণ করে বের হইতেন না ওনারা চলতে থাকতেন আল্লাহ তালা এখন তো দুনিয়াকে সংকীর্ণ করে দিছে পৃথিবী ছোট হয়ে আসছে যে এক জায়গার থেকে প্লেনে চললে চব্বিশ ঘন্টা যাইতে যাইতে যাইতে যাইতে দুনিয়ার শেষ প্রান্তে পৌঁছে যায় সাহাবাদের কাছে এরকম দ্রুতগামী কোনো বাহন ছিল না উট ঘোড়া মাটির উপরে চলতো চলতে চলতে চলতে চলতে আজকে যে আমরা ওই হাজার হাজার মাইল দূরে সাহাবাদের জন্ম যেখানে ওনাদের ইমান আনার জায়গা যেখানে যেখান থেকে আমরা হাজার হাজার মাইল দূরে এই যে আমাদের পর্যন্ত দিন পড়ছে এটা ওনাদেরই মেহনতের ধাক্কা ওনাদের কি ওনাদের মেহনতের ধাক্কা কখনো যে ব্যক্তি মেহনত করেন তার মেহনতের দ্বারা মানুষের জিন্দগির পরিবর্তন হয় তখন এমন হয় যে মেহনত করতেছে তার মেহনত তো আসে নাই তার মেহনতের ধাক্কা আসে সাহাবারা তাবিদের তাবিদের উপরে মেহনত করছে তাবিদা তাবে তাবিদের উপরে মেহনত করছে এইভাবে মেহনত করতে করতে আগাইছে যে পর্যন্ত ওনাদের সাধ্যে ছিল এই পর্যন্ত আল্লাহ তালা ওনার তকদিরে ছিল আল্লাহ তালা পর্যন্ত ওনাদেরকে নিয়ে আসছেন ওনার দুনিয়া থেকে চলে গেছেন ওইখান থেকে আবার কিছু মানুষের ধাক্কা লাগছে তারা আগে বাড়ছে ওনাদের মেহনতের ধাক্কা ওনাদের মেহনত কি ধাক্কা এই পুরা মজমা এরকম দিনই যত মজলিস আর মজমা আছে সমস্ত মজলিস মজমার নাকি রোজারাই সাহাবাদের কবরে পৌঁছতেছে তাদের মেহনতের ধাক্কা মেরে মহতারাম দোস্তর দুর্গ এই জন্য আমরা কেমন পর্যন্ত জামানার সারা দুনিয়ার মানুষের উপরে এই মানুষের কাছে এই দিনকে নবী তরিকাতে পৌঁছানোর জন্য নিয়োগ করে নেই কি বলে নিয়োগ করা যায় না ভাই মেরে মহতরাম যুব সারা দুনিয়াতে খুব বড় না সারা দুনিয়া খুব বড় না আজকাল বিজ্ঞানীও বলে যে দুনিয়া খুব বড় গ্রহ না এটা অত্যন্ত ছোট সূর্যের চেয়ে ছোট চাঁদের চন্দ্রের চেয়ে ছোট দুনিয়া খুব ছোট বর্তমানে প্রায় আড়াইশো দেশের মতো এরকম দেশ আছে আড়াইশোর মতো দেশ আছে যেখানে জামাত নিয়ে যাওয়া যেতে পারে জামাত নিয়ে কি করা যেতে পারে যাওয়া যাইতে পারে তো আমাদের পক্ষে কি এটা অসম্ভব যে আমরা আড়াইশোটা দেশে জামাত পাঠাইতে পারবো না এটা কি অসম্ভব না সম্ভব সহজ কারণ উনি বলতেছিলেন যে এক একটা জামাতে সাতজন আটজন করে মানুষ হলে বিদেশের একটা জামাত হয়ে যায় তা আড়াইশো দেশও যদি ধরি সাতজনকে বাদ দিয়ে আটজনও যদি ধরি তাইলে কয়জন মানুষ লাগবে সর্বমোট এক একটা দেশের জন্য এক একটা জামাত বানাইতে কয়জন মানুষ লাগবে আর সেখানে ষোলো আর পঞ্চাশের জন্য চারশো তো কথা হইল দুই হাজার এই বাংলাদেশের লক্ষ লক্ষ এই কজন মানুষের